আখের ঠিকানা কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা মুসাফির হর কুজা বাসদ ওতন রায় দেমি দারদ মুসাফির হর কুজা বাসদ ওতন রায় দেমি দারদ चुबुल बुल दर कफस बाशद चमन रायद मीदारद कुजा सामलाया मुसाफिर सफर तेरा है बाईद क्या सामलाया मुसाफिर सफर तेरा है बाईद रंजो के दरिया में किश्ती मौजू तोहफा है मजीद कुजा फिराउन कुजा नमरुद कुजा कारुन शुद्ध हमान कुजा फिराउन कुजा नमरुद कुजा कारुन शुद्ध हमान कुजा शौकत शाहिन शाहे कुजा तख्ते सुलेमान ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करें ताकि अपने जिंदगी को सोच कर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 আলোচনা চলছিল আমাদের মধ্যে অবস্থিত একটি ব্যাপক রোগ সম্পর্কে যে রোগের নাম হলো আসক্তি কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়া এই আসক্তির অনেকগুলো ধরন আছে কেউ বা ড্রাগে আসক্ত ড্রাগ এডিক্টেড আবার কেউ বা পণ আসক্ত কেউ বা মাস্টার বেশনে আসক্ত কেউ বা হারাম খাওয়ায় আসক্ত সুদ ঘুষ খাওয়াতে আসক্ত আবার কেউ বা গেমসে আসক্ত অনেকগুলো ধরন আছে কিন্তু আসক্তির যতগুলো ধরনেই থাকুক না কেন আসক্তি সৃষ্টি হয় একজন মানুষের মাঝে এই রোগটা দানা বাঁধে বাসা বাঁধে মূলত ছয় কারণে তন্মধ্যে এক নম্বর কারণ ছিল বলেছিলাম যে ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতার কারণে একজন মানুষের মধ্যে এ রোগটা আসতে পারে ইমানের দুর্বলতার তিনটি আলামত একটি আলামত হল শক্তি থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও গুণা থেকে ফিরে না আসা এটা হলো একটা আলামত আর আরেকটা আলামত হলো ন্যাক আমল ভালো না লাগা বরং ক্ষেত্র বিশেষ ন্যাক আমলের প্রতি এক প্রকার বিদ্বেষ অনুভব করা এদিকে তাকান ওদিকে তাকাইলে কি কোনো সব আছে না লাভ আছে এদিকে তাকান এটা আমাদের অভ্যাস ওই যে গতকালকে বলেছিলাম আসক্তির এটাও একটা কারণ যে তামাশা দেখা যেখানে সেখানে দাঁড়িয়ে তামাশা দেখা রাস্তার হক পূরণ না করা আল্লাহ হেফাজত করুন তো ইমানে দুর্বলতার দ্বিতীয় আলামত হলো যে ন্যাক আমল ভালো না লাগা ন্যাক আমলের প্রতি স্পৃহা আগ্রহ অনুভব না করা এবং ইমানে দুর্বলতার তৃতীয় আলামত হলো যে হারাম খাওয়া এই তিনটা জিনিস ইমানে দুর্বলতার আলামত আর আমরা লক্ষ্য করলে দেখব যে এই তিন ধরনের ব্যক্তি যে কোনো একটা বিষয়ে আসক্ত হয় সেটা মাদকাসক্তই হইতে পারে আবার এই আসক্তির চাইতে কঠিন আসক্তির নাম হলো যৌন আসক্তি সেটাও হইতে পারে আসক্তির দ্বিতীয় কারণ হলো অসৎ সঙ্গী অসৎ সঙ্গ খারাপ বন্ধুবান্ধব যাদের সঙ্গে চলাফেরা করে তাদের স্বভাব ভালো না তাদের চরিত্র ভালো না এজন্য চরিত্রহীনের সঙ্গে থাকতে থাকতে এও চরিত্রহীন হয়ে যায় এবং একটা সময় এও আসক্ত হয়ে যায় নবী সাল্লা ইসলাম বলেছেন আর আলা দিন খালিলিহি ফালিয়ামজুর আহাদুকুম মাইয়ালিল বন্ধু যেমন তার ধর্ম তেমন হবে সে যাদের সাথে চলবে তারা যতটুকু ধার্মিক হবে চরিত্রবান হবে এও ততটুকুই হবে তার কাছে বেশি আশা করা যায় না এজন্য অপরাধী সে এসেছে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে যদি কারো ধার্মিকতা বিচার করতে চাও তাকুয়া পরেশগারি বিচার করতে চাও যে তার মধ্যে কতটুকু আছে আল্লাভীতি তাহলে দেখো সে কার সঙ্গে চলে মৎখোরের সঙ্গে সুৎখোরের সঙ্গে ঘুষখোর সঙ্গে সন্ত্রাসীর সঙ্গে চাঁদাবাজির সঙ্গে চাঁদাবাজের সঙ্গে কার সঙ্গে চলে না নেককারের সঙ্গে আল্লাহওয়ালাদের সঙ্গে দিনদারের সঙ্গে কার সঙ্গে চলে সে লেবাস যে যেটারই হোক না কেন তার লেবাস হয়তো পাঞ্জাবি ইত্যাদি কিন্তু তার চলাফেরা হলো নষ্ট লোকদের সাথে তাহলে ধরে নাও পাঞ্জাবি হলো তার রং ঢং বাস্তবে সেও নষ্ট কারণ সে তার চলাফেরা হলো তাদেরই সাথে <clears throat> এটা দ্বিতীয় কারণ অসৎ সঙ্গ আসক্তির তৃতীয় কারণ হলো দৃষ্টির হেফাজত না করা একটা জিনিসের প্রতি দেখার পরেই তো অন্তরে আগ্রহ তৈরি হয় আগ্রহ থেকে আসক্তি তৈরি হয় প্রথমে আগ্রহ তৈরি হয় তারপর আসক্তি তাহলে শুরুটা হয় কি দিয়ে দেখা দিয়ে এজন্য এটা হলো তৃতীয় কারণ এরপরে শেষটা হয় আসক্তি দিয়ে চতুর্থ নম্বর কারণ হলো আসক্তির বেকারত্ব যারা বেকার কোনো কাম কাজ নাই তারাই বিভিন্ন ধরনের আসক্তি আসক্তি হয় বিভিন্ন নেশায় তারা আসক্তি হয় এবার সেটা আগেই বলেছি মাদসাক্ত হতে পারে অথবা সেটা পণ আসক্তি হইতে পারে অথবা গেমস আসক্তি হইতে পারে যে কোনো একটা আসক্তিতে সে আসক্ত হয়ে যায় কয়টা গেল চারটা নাম্বার পাঁচ হলো যে গুণাটাকে হালকা মনে করা কোনো ব্যাপার নয় মনে করা কি হয়েছে এই ছোট্ট একটা গুণা একবার করে নেই না এরপরে শেষ বয়সে সে হজ করব তবা করব সুফিসা হয়ে যাব ইত্যাদি ইত্যাদি যা করার তা করব এখন কিছু করে নেই না এ একটা মানসিকতার কারণে একজন মানুষ গুণাতে আসক্ত হয়ে যায় অথচ এটা মুনাফিকের আলামত এটা কার আলামত মুনাফিক নম্বর ছয় হলো রাস্তার হক পূরণ না করা রাস্তায় চলছি একটু হু করে উঠছে একজনে বাস তামাশার জন্য দাঁড়িয়ে গেছি কি চলতেছে একজন একটু রং ঢং মেখে একটা কিছু বলছে বস তামাশার জন্য দাঁড়িয়ে গেছি রাস্তার তামাশার জায়গা নয় নবী সাল্লাহ বলেছেন যে ইয়া কুম্বল জুলুস আমিনা থুরুকত রাস্তায় আড্ডা দেওয়া তামাশা করা থেকে তোমরা বেঁচে থাকো এর কারণে তোমার মধ্যে হয়তো ইয়াবা তুমি আসক্ত হয়ে যেতে পারো ইয়াবা আসক্তি অথবা তোমাদের গাঞ্জার আসক্তিতে চলে আসতে পারে তোমার মধ্যে খারাপ আসক্তি চলে আসতে পারে কুদৃষ্টি দিবা এরপরে এটা মাথার ভিতরে ঢুকে যাবে এখন এটাকে প্রয়োগ করার জন্য বা এটাকে চরিতার্থ করার জন্য তুমি এবার গুগল নিয়ে বসবা এবার কোন মুভি দেখবা আস্তে আস্তে আসক্ত তোমার মধ্যে চলে আসবে তাহলে শুরুটা হয়েছে রাস্তা থেকে রাস্তার হক পূরণ না করা এটাও আসক্তির একটা কারণ এ ছয়টা কারণ আমি বলেছিলাম যে আমরা কেউই দাবি করতে পারবো না যে আমরা আসক্ত নয় হ্যাঁ কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি প্রত্যেকে প্রত্যেকের নেচার অনুযায়ী কাজ করে সাধারণ মানুষের শয়তান সাধারণ টাইপের হয় আর মৌলভী সাহেবের শয়তান মৌলভী টাইপের হয় অন্যথায় আমরা প্রত্যেকেই কিন্তু আসক্ত কেউ কুদৃষ্টিতে আসক্ত যদি একটু দিনদার টাইপের হয় আর কেউ বা মোবাইলে আসক্ত কেউ বা গেমসে আসক্ত কেউ বা সিরিয়ালে আসক্ত কেউ বা পণ্যে আসক্ত কেউ বা মাস্টার ভীষণে আসক্ত কেউ বা আসক্ত কিন্তু আমরা সবাই কিন্তু এই রোগে রোগী আর আমি বলেছিলাম যে হঠাৎ হঠাৎ যে গুণাগুলো আমাদের হয়ে যায় সেই গুণাগুলোর ব্যাপারে খুব একটা টেনশনের দরকার নাই কারণ ওই গুণাগুলো আল্লাহ তালা কোনো না কোনোভাবে ন্যাক আমলের মাধ্যমে তবার মাধ্যমে ন্যাক মজলিসে একটু কান্নাকাটি করলে কোনো না কোনোভাবে আল্লাহ সেগুলো মাফ করে দেন এগুলো নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই কিন্তু একজন মানুষ জাহান নামে যাবে হঠাৎ হঠাৎ গুণা হয়ে গেছে এই গুণাগুলোর কারণে না আল্লাহ ও কেবলমাত্র ইনসাফকারী না আল্লাহ দয়াবানো আল্লাহ দয়ার বিচারও করেন কাজেই দুই একটা গুণা হয়ে গেছে এটার কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন এমনটা নয় বরং আল্লাহ জাহান্নামে দিবেন কোন কারণে আল্লাহ কোরআন মজিদে বলেছেন বালা আতান ও বিহি খতি যে যে ব্যক্তি গুণা করে এরপরে গুণাটা তাকে ঘিরে ফেলে আল্লাহর বাসা ও আহাতাত বিহি খাতি আতু এই গুণাটাকে ঘিরে ফেলাটাকেই বলা হয় এডিক্টেড হওয়া এটাইকে বলা হয় আসক্তি আসক্ত হয়ে যাওয়া গুণাটা যখন তাকে ঘিরে ফেলে আল্লাহ বলেন যে ফাউলা ইকা সাহাবুন্নার এর কারণে সে জাহান নামে যায় একটা সময় এই গুনার বৈধতা সে খুঁজে বেড়ায় তখন এই হারামকে হালাল করার কারণে গুনাকে সব মনে করার কারণে একটা সময় তার ইমানটাও পর্যন্ত চলে যায় তখন সে চিরস্থায় জাহান নামের উপযুক্ত হয়ে যায় এই আয়াতের পরে এই আয়াত শোনার পরে এবং এতটুকু কথা শোনার পরে আমার ধারণা মতে আমরা এখানে যারা আছি এবং আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন আল্লাহ মাফ করুন আল্লাহর কাছে পানা চাই যদি জাহান নামে যাওয়া হয় তাহলে কেন যাব এই জিনিসটা নির্ধারণ করতে এই জিনিসটা বের করতে এটা ফাইন্ড আউট করতে আমার ধারণা মতে একজনের অসুবিধা হচ্ছে না আমরা সবাই কিন্তু টের পাচ্ছি আল্লাহ মাফ করুন আমি জাহান নামে গেলে কোন গুণাটার কারণে যাব। আমি জাহান নামে গেলে কোন গুণাটার কারণে যাব। বলেন তো এটা টের পাচ্ছি কিনা এটা আমরা সবাই কিন্তু টের পাচ্ছি এজন্য এটারও শুকর আদায় করেন এই কারণে যে আল্লাহ তালা আমাকে আপনাকে রোগ ধরার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটাই লাভ দিনই মজলিসে বসলে লাভ হলো এটাই আল্লাহ জন্য কোরআন মসজিদের মধ্যে বলেন যে আল্লাহ যাদের ব্যাপারে কল্যাণ চান জান্নাত দিতে চান তবা নসিব করবেন এই ফয়সালা আল্লাহ যাদের ব্যাপারে করেন লাস মাহুম আল্লাহ তাদেরকে নসিহত শোনার তৌফিক দান করেন অন্যথায় এডিক্টেড কিন্তু সবাই আমরা যারা নসিহত শুনি তারাও যারা শুনে না তারাও তারাও কোনো না কোনো গুণায় আসক্ত আমরাও কোনো না কোনো গুণায় আসক্ত কিন্তু যারা নসিহত শুনে তাদের লাভ কী তাদের লাভ হলো সে বুঝতে পারে তার দোষটা সমস্যাটা বুঝতে পেরে তখন তবার চিন্তা করে এটা হলো তার লাভ যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে আজকে আমি ওয়াদা করেছিলাম গতকালকে ছয়টা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি শুনেছি এই বিষয়টা সম্পর্কে যদি আরও আপনারা খোলাসা করতে চান তাহলে গতকালকের আলোচনা শুনে নেবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আলোচনা শুনে নেবেন ইনশাল্লাহ খোলাসা হয়ে যাবে আজকে বলেছিলাম যে আজকে দিব ইনশাল্লাহ আসক্তির চিকিৎসা বলেন তো এর চিকিৎসা দরকার আছে কিনা এর চিকিৎসার দরকার আছে কেউ আমরা একথা হাত তুলে বলতে পারবো না যে আমি কোনো গুণাতে আসক্ত নয় কোনো গুণাতে আমি অভ্যস্ত নয় কেউ হয়তো মিথ্যা আসক্ত তো আরেকজন তো গোপন গুণে আসক্ত কিন্তু আমরা সবাই কোনো না কোনো গুণায় আসক্ত এজন্য আসক্তির চিকিৎসা প্রয়োজন আসক্তির জন্য মৌলিক চিকিৎসা আগে বলি আর কিছু হলো নগদ চিকিৎসা মানে চিকিৎসার দুইটা পদ্ধতি একটা হলো স্থায়ী চিকিৎসা রোগটাকে সমলে উৎপাটন করে দেওয়া যেটা হোমিওপ্যাথিকে করে রোগটাকে ধরে ধীরে ধীরে এটা একটু লেন্দি প্রজেক্ট একদিন হবে না আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে রোগটাকে আস্তে আস্তে সমলে উৎপাটন করা এটার একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হলো নগদ চিকিৎসা এখন মাথা ব্যথা হয়েছে তো এখনই খেয়ে নেই একটা প্যারাসিটামল একটা নাপা ব্যাস মাথা ব্যথা ভালো হয়ে গেছে আপনি হোমিও খাইলে এখনই ভালো হবে এর নিশ্চয়তা নাই তা একটা হলো নগদ চিকিৎসা আর একটা হলো কি ধীরে সুস্থে চিকিৎসা তো যেটা ধীরে সুস্থে চিকিৎসা এটা হলো মূল চিকিৎসা এই মূল চিকিৎসাটা আগে বলি যাতে আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে বেরোয়ার তফিক দান করেন তবে মনে রাখতে হবে মূল চিকিৎসা চলাকালীন যে ব্যক্তি যে গুণায় আসক্ত তার দ্বারা ওই গুণা হয়ে যেতে পারে এবং হবে তবে মাত্রাটা ধীরে ধীরে কমে আসবে আগে হয়তো সপ্তাহে এই গুণাটা প্রতিদিনেই দু চার পাঁচবার হতো এখন আমি যখন মৌলিক চিকিৎসাটা শুরু করে দিব তাহলে সপ্তাহে হয়তো একবার হবে দুইবার হবে এবার আরও কিছুদিন যাওয়ার পরে সপ্তাহ থেকে মাসে চলে যাবে মাসে হবে আরও কিছুদিন যাওয়ার পরে হয়তো মাস থেকে বছরে হবে দুই তিন মাসে একবার হবে আমি এটা বলছি না যে সঙ্গে সঙ্গে আপনার সব ঠিক হয়ে যাবে না এটা সম্ভবও না মূল চিকিৎসাটা গ্রহণ করলে আস্তে আস্তে ঠিক হবে সঙ্গে সঙ্গে ঠিক হবে না মূল চিকিৎসাটা কি মূল চিকিৎসাটা হলো নম্বর এক এক নম্বর হলো ন্যাক মজলিসে শরিক হওয়া ভালো মজলিসে শরিক থাকা আল্লাহওয়ালাদের মজলিসে শরিক থাকা নেককারদের মজলিসে শরিক শরিক থাকা এটা হলো এক নম্বর চিকিৎসা আপনি যদি নেক নজলিসে শরিক থাকেন তাহলে হবে কি জানেন ন্যাক মজলিসে শরিক থাকলে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার চিন্তার জগৎ পরিবর্তন হতে থাকবে দেখবেন আপনি দু চার পাঁচটা মজলিসে আসেন বসেন যেমন আমরা যারা এখন এর্তেকাবকারী ভাইরা আছি আলহামদুলিল্লাহ আমরা এখানে দশ দিন ছিলাম আমি আপনাকে এটা লিখিত দিব আপনি অন্তত দু চার পাঁচ মাস এ দশ দিনের এর্তিকাফের আসর তাসির অ্যাকশন অবশ্যই অবশ্যই অনুভব করবেন আপনাদের কি বিশ্বাস হয় না অবশ্যই অবশ্যই আপনি অনুভব করবেন আগে আপনার মোবাইলের গুণা করার সময় মনের ভিতরে এক বিন্দু পরিমাণও চিন্তা আসতো না এখন এই দশ দিনের পরে হবে কি যা আপনার এই গুণাটা করার সময় বারবার মনের ভিতরে খচখচ করবে এটা হয়তো মাসখানেক পনেরো দিন চলবে এরপর আপনি ন্যাক থেকে দূরে সরে গেছেন দূরে সরে যাওয়ার কারণে পনেরো বিশ দিন পরে এতটা আর মনে হবে না এটা এখন আর একটু হালকা হয়ে যাবে আর নেকমজলিশের সঙ্গে আপনি যুক্ত নয় টাচে থাকেন নাই তিন মাস পর হবে কি এটার এখন একেবারে আগের মতো আপনি স্বাভাবিক হয়ে যাবেন এখন ওই গুণাটা আগের মতো হতে থাকবে তবুও মাঝে মাঝে মনে উঠবে ঠিক হচ্ছে না ছয় মাস পরে এটার মনেই থাকবে না তাহলে বোঝা গেল নেক মজলিসের একটা কি আছে বলেন প্রভাব আছে নেক মজলিসের একটা প্রভাব নেক মজলিসের প্রভাব কি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন মা জালাসা কৌমুন রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বলেন হুমুল জুলাসা উল্লা ইয়শকা লা ইয়শকা বিহিম জালিসুহুম বুখারির হাদিস নবী সাল্লাহ ইসলাম বলেন হুমুল জুলাসা উল্লা ইয়শকা বিহিম জালিসুহুম নেককারদের মজলিসে বসলে আল্লাহওয়ালাদের মজলিসে বসলে তারা এমন যে তারা কখনো ব্যর্থ হয় না দুর্ভাগা হয় না হতভাগা হয় না সুবহানাল্লাহ বলি কি হয় না বলেন হতভাগা হয় না আর একজন মানুষের সবচাইতে বড় হতভাগ্যটা কি ইমান হারাওয়া একজন মানুষের সত্য সবচাইতে বড় হতভাগ্য হওয়াটা কি তার ন্যাক মজলিসে বসলে সে ইমান হারা হয় না ন্যাককারাদের মজলিসে বসলে সে ইমান হারা হয় না মনে রাখবেন সোহবত হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা নেককারদের সোহবত এটা এমন এক আমল এই আমলের কোনো বিকল্প নাই এই আমলের বিকল্প আপনি বলে বলতে পারেন যে তাবলিক না আপনি বছরের পর বছর জিন্দিগি চিল্লা লাগান কিন্তু সৌবত এখতিয়ার করেন নাই আপনি আমার থেকে পাঁচশো টাকা স্টাম্পে লিখিত নেন আপনি গোমরা হবেনই হবেন আপনি জেহাদ করতেছেন বছরের পর বছর আপনি জেহাদ করতেছেন আল্লাহ রাস্তায় আপনি জেহাদ করছেন কিন্তু আপনার কোনো হক্কানি আহলুল্লাহর সহবত নাই আপনি আমার থেকে লিখিত নেন যে পাঁচশো টাকার স্টাম্পে আপনার জন্য সেরাতে মুস্তাকিম নাই আপনি তালিমের সাথে আছেন বড় মুফতি সাহেব হয়ে গেছেন বড় আলেম হয়ে গেছেন বড় আল্লামা হয়ে গেছেন কিন্তু কোন একজন হল আহলুল্লাহর সাথে হকানি আহলুল্লাহর সাথে কোন একজন আল্লাহওয়ালার মজলিসে তার সহবতের সাথে আপনি যুক্ত নয় তাহলে আপনি আমার থেকে লিখতে নেন আপনি বড় আলেম তো হলেন কিন্তু হেদায়ত প্রাপ্ত হন নাই আপনিও গুমরাহির পথেই থাকবেন এজন্য আল্লাহ মাহলুসি বাগদাদি রহমতুল্লাহ আলহ বলেন তুমি আলেম হও আর জাহেল হও মুজাহিদ হও আর মোবাল্লিক হও তুমি যেই হও না কেন আর যদি তুমি গুণাগার হও তাহলে তো আরও বড় দরকার যদি তুমি নেকের নেককারদের সাথে তুমি চলাফেরা তোমার হয় তুমি যেই হও না কেন তাহলেও তোমাকে একজন দিলের ডাক্তারের কাছে একজন অন্তরে ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে তার কাছে বসতে হবে তার কাছ থেকে তোমার চিকিৎসা নিতে হবে তার সবতে যেতে হবে অন্যথায় তুমি তোমার অভ্যস্ত গুণা থেকে যে গুণায় তুমি আসক্ত হয়ে গিয়েছ সেই গুণা থেকে তুমি জিন্দিগিতে বের হতে পারবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন জন্য আল্লাহর আরেফ বলেন দমকে দমে কলবে নে হুই মর্দে হাকসে মিলকে হাক্কানি হই আমরা কিছু ধোকাবাজিপূর্ণ কথা বাইর করি যেমন আমরা যারা আলেম তারা বলি এলেম তো শিখছি আবার আল্লাহ আল্লাহর সবুতে যাওয়ার দরকার কি বোকারি মুসলিমে কম আছে নাকি আবার তাওয়াতে তাবলিওয়ালারা বলে আরে চিল্লা দিলেই এসলা হয়ে যায় আর যাওয়ার দরকার নাই মনে রাখবেন এলেম শিখা দ্বারা চিল্লা দেওয়া দ্বারা মানুষের সুরত ধরা যায় প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হতে হলে কার কাছে যেতে হয় আল্লাহওয়ালাদের কাছে যেতে হয় অন্যথায় ঋণদারি লেবাস তো থাকবে কিন্তু অন্তর অন্তরে দুই রং থাকবে বাহ্যিক দৃষ্টিতে পাক্কা দিনদার আর অন্তরের দিক থেকে পাক্কা সাচ্চা শয়তানের বন্ধু এজন্য এই দুই চেহারাকে যদি আপনি একসাথ করতে চান উপর এবং বাইর যদি একসাথ করতে চান অবশ্যই অবশ্যই একজন আল্লাহওয়ালার হাতে আপনাকে হাত দিতে হবে তার ডাক্তারের চিকিৎসা নিতে হবে তিনি আপনাকে জিকির দিয়ে মোরাকাবা দিয়ে চিকিৎসা করবেন তিনি আপনার রোগগুলো ধরবেন তিনি আপনার রোগ না ধরলেও তিনি আপনাকে এমন কিছু আমল বলবেন যে আমলগুলোর উপর দাঁড়িয়ে যে আমলগুলোর উপর আমল করে একজন দুইজন নয় লক্ষ কোটি মানুষ আল্লাহকে পেয়ে গেছে তাহলে বলেন আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিস দরকার আছে কিনা এটা হলো এক নম্বর কাজ এটা হলো এক নম্বর কাজ আপনি একজন পণ আসক্ত ব্যক্তিকে যত নসিহত করেন কাজ হবে না আপনি তাকে তিন চিল্লায় নেন গোপনে গোপনে সে অভিনয় করবে মনে রাখবেন এটা হয়তো সে যারা আসক্ত যারা এই গুণায় লিপ্ত তারা বুঝে আমার কথাগুলো আর যারা হ্যাঁ, যে গুণায় লিপ্ত সেই বুঝে যাচ্ছে কিন্তু আমার কথাগুলো আপনি মাদ্রাসায় পড়েন আলেম হন কিন্তু আল্লাহওয়ালার সবুত নাই কোনো ডাক্তারের কাছে আপনি যান নাই অন্তরে ডাক্তারের কাছে যান নাই গোপনে গোপনে কিন্তু গুণায় লিপ্ত থাকবেন এজন্য আপনি যদি আপনার আসক্তি থেকে বের হতে চান তাহলে এটা হলো একেবারে নাম্বার ওয়ান এটা হলো বলেন কি বলেন তো সাহাবাইকরাম ইসলাম গ্রহণ করার আগে ইমান গ্রহণ করার আগে সাহাবাইকরামের চাইতে খারাপ আর কেউ ছিল যখন তারা সাহাবি হন নাই তখন তাদের চাইতে খারাপ তো আর কেউ ছিল না এবার বলেন সাহাবাই কেরামকে এত শুদ্ধ করেছে কোন জিনিস সোহবত বলেন কোন জিনিস সোহবত কার সোহবত সোহবত মুফতি শফি রহমতুল্লাহ আলী বলেন যে সোহবতের চাইতে দামি কোনো জিনিস যদি থাকতো নবীদের পরে সোহবতের চাইতে দামি কোনো জিনিস যদি থাকতো খুব ভালো করে বোঝেন আবারও বলছি তিনি বলেন যে নবীদের পরে সহবতের চাইতে বড় দামি কোনো জিনিস যদি থাকতো তাহলে সাহাবা একরামের নাম সাহাবি হইতো না সাহাবা একরামের নাম অন্যটা হইতো সাহাবা একরাম নবীদের পরে পান না এখন তাদের নাম হয়ে গেছে সাহাবি সাহাব মানে কি ওয়ালা সাহাবি মানে সোহবত প্রাপ্ত কার সোহবত প্রাপ্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম কেয়ামত পর্যন্ত আল্লাহ নমুনা কায়েম করে দিয়েছেন প্রকৃত এসলাহ যদি চাও সহবতের বিকল্প নাই কিছু দিন শিখতে পারবা বিভিন্ন জায়গাতে তুমি মাদ্রাসায় গেলে তাবলিগে গেলে কিছু দিন তোমার শিখা হয়ে যাবে গুগল সার্চ দিলে কিছু দিন তোমার শিখা হয়ে যাবে ইউটিউব সার্চ দিলে কিছু দিন তোমার শিখা হয়ে যাবে প্রকৃত অর্থে যদি তুমি দিনদার হতে চাও প্রকৃত অর্থে যদি তুমি তোমার ইসলাহ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একজন আহলুল্লাহর সহবদে তোমাকে যেতেই হবে আল্লাহ তালা কেমন পর্যন্ত নমুনা কায়েম করেছেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সৌবত দেখতে পারে না কারা সৌবত দেখতে পারে না যাদের তকদির হেদায়ত নাই কি বলছে বলেন যাদের তকদিরে হেদায়ত নাই তারা দুই জিনিসকে সবচাইতে বেশি অপছন্দ করে না এক নম্বর হলো সোহবত দুই নম্বর হলো জিকির আর সোবত আর জিকির এই দুটার মধ্যে সব রোগের মূল চিকিৎসা সোবান আল্লাহ বাসায় যাই কইন সব জিনিসের মূল চিকিৎসা কিসের মধ্যে একটা একটার বিকল্প তোমার সহবত কম জিকির বেশি করো জিকির কম সহবত বেশি নাও একটা একটার বিকল্প একটা নাপাক জমিনকে পাক করার দুটা পদ্ধতি একটা পদ্ধতি হলো বৃষ্টির ফোঁটা পড়বে পাক হয়ে যাবে পানি পড়বে পাক হয়ে যাবে আর আরেকটা পদ্ধতি হলো যে প্রচুর পরিমাণে আলো সূর্যের আলো পড়বে এবার ওই নাপাকের যে তাসির আছে আসর আছে সাইন আছে ওটা মুছে যাবে এখন আর নাপাকি নাই বাস জমিন পাক হয়ে গেছে তাহলে একটা পদ্ধতি হলো বৃষ্টির ফোঁটা আর একটা পদ্ধতি হলো সূর্যের আলো বাতাস এর দুইটা পদ্ধতি এ দুই পদ্ধতিতে আপনার জমিন পাক হয় ঠিক তেমনিভাবে আমাদের অন্তর নাপাক এ নাপাক অন্তরের ভিতরে কি আছে আমাদের অন্তরের নাপাকি যদি প্রকাশ করে দেওয়া হতো আর ওটার দুর্গন্ধ যদি মানুষ টের পেত কেউ আমাদের সঙ্গে বসত না এই পরিমাণ অহংকার এই পরিমাণ হিংসা এই পরিমাণ বিদ্বেষ এ পরিমাণ গুনার চিন্তা নামাজে দাঁড়াই এরপর আরেকজনের পকেট কাটা চিন্তা করি নামাজে দাঁড়াই এরপরও চিন্তা করি অমুক সিরিয়ালটা দেখতে হবে নামাজে দাঁড়াই এরপরও চিন্তা করে অমুক মুভিটা দেখতে হবে এটাই হলো আমাদের চরিত্র এই নাপাকগুলো যদি আমাদের অন্তর থেকে বের করা হয় মানুষ দুর্গন্ধে বসতে পারবে না এটাকে পাক করার দুটা মৌলিক পদ্ধতি একটা পদ্ধতি হলো সহবত সহবতের দৃষ্টান্ত হলো সূর্যের আলোর মতো আল্লাহওয়ালার যখন নজর তোমার উপর পড়বে তখন তোমার অন্তর জগৎ পরিবর্তন করা লাগবে না পরিবর্তন হওয়া শুরু হবে সাহাবাইকরাম রাদিল্লাহ মাজমাইন বলতেন যে যখন আমরা নবীজির কাছে যেতাম তখন আমাদের অন্তরে হালত থাকতো একরকম যখন নবীজির কাছ থেকে সরে যেতাম তখন আমার অন্তরে হালত হয়ে যেত ভিন্ন রকম আমি আপনাকে আল্লাহর কসম করে কথা বলছি আল্লাহওয়ালার সৌবতে গেলে আপনার দিল পাঁচ মিনিটে যে পরিবর্তন হবে আপনার পাঁচ হাজার নফল নামাজও সেই পরিবর্তন আপনার দিলে আসবে না আপনার দশ চিল্ল আপনার দিলে সেই পরিবর্তন আসবে না যে পরিবর্তন একজন আল্লাহওয়ালার পাঁচ মিনিট মজলিসে বসলে আপনার হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন তাহলে বলেন এক নম্বর কি সোবত এক নম্বর কি সোবত এক নম্বর এটা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যারা এই সহবতে আসে তাদের সম্পর্কে এমন একটা ফজিলত বলেছেন বিভিন্ন আমল আছে যে আমলগুলোতে ফজিলত আছে গুনা মাফ কিন্তু সহবত এমন এক আমল নবীজি বলেন গুনাও মাফ আর ওই গুনার জায়গাতে নেক আমল গুনা মাফের আমলের অভাব নাই কিন্তু গুনার জায়গাতে নেক আমল এই একটা গুনা মাফের আমল অনেক আমি এক মজলিসে চল্লিশটা বলেছে মনে আছে আরও আছে এরপর আমার আরও দু একটা মনে উঠছে এই আরও আছে তো এই গুনা মাফের আমলের অভাব নাই কিন্তু গুনা মাফ হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে আবার ন্যাক আমল লিখে দেওয়া এটা হলো ন্যাককারদের মজলিসের সব নবজি সাল্লাহ ইসলাম বলেন যে যখন নেককারদের মজলিসে যদি কোনো ব্যক্তি বসে বসার পরে উঠে যাওয়ার সময় ফেরেশতারা তাদেরকে একটা ডাক দেয় তাদের ব্যাপারে একটা ঘোষণা দেয় কি ঘোষণা দেয় মাগফুরান লাকুম আন কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাত ফেরেশতারা ঘোষণা দেয় যে শুনো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা সেই ঘোষণা হলো এই যে আল্লাহ তোমাদের গুণাগুলোকে মাফ করে দিয়েছেন আর ওই জায়গাতে আল্লাহ নেক আমল লিখে দিয়েছেন দমকে দমে কলবে নূরানি হুই মর্দে হক সে মিলকে হকানি হুই একজন বড় আলেম কিন্তু তার চরিত্রে সমস্যা আছে খোঁজ নিলে দেখবেন সহবত নাই একজন তাবলিগওয়ালা কিন্তু ওলা আলেম ওলামা দেখতে পারে না খোঁজ নিয়ে দেখেন সহবত নাই একজন জিহাদকারী কিন্তু জেহাদ কি জিনিস বুঝে না যার কারণে এটাই সন্ত্রাস হয়ে যাচ্ছে খোঁজ নিয়ে দেখেন সরবত নাই কথাটা বুঝাতে পেরেছি একজন কথার কথা একজন বড় মহাদ্দিস কিন্তু চরিত্র ভালো না খোঁজ নিয়ে দেখেন সৌবত নাই তাহলে মূল সমস্যা কি সৌবত নাই এখন সমস্যা হলো যে এগুলা বললে আপনারা তো মনে করেন আপনাদের বিরুদ্ধে কই বিশেষ করে আমাদের তাবলিগি ভাইরা বেশি মনকষ্ট নেয় মনে করে যে তাদের বিরুদ্ধে কই এটাও সহবতের অভাব এই যে মনকষ্ট না নেয় মনে করে যে বিরুদ্ধে কই এই যে বুঝে না হেদায়তে যে এতটুকু কমতি আছে এটাও মূলত সহবতের অভাব কথাটা বুঝাতে পেরেছি এই সব দোষ সব সমস্যা কিসের অভাবে বলেন সহবতের অভাবে এজন্য সহবত যদি ঠিক করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ঠিক করবেন তো ইনশাল্লাহ বলেন তো আমি কি সৌবতের জরুরত বলেছি আমি কি এলেম শিখার এলেম শিখা না যায় যে কথা বলেছি এলেম শিখলে কোনো ফজিলত নাই এ কথা বলেছি সৌবতের জরুরত বলেছি তাবলি গেলে কোনো ফজিলত নাই এ কথা বলেছি সৌবত জরুরত বলেছি জেহাদ করলে কোনো ফজিলত নাই এ কথা বলেছি তাহলে কেন ভাই বুঝি না কেন বুঝি না এটাও সৌবতের অভাব এটাও কিসের অভাব সৌবতের অভাব আল্লাহ সৌবত অখতিয়ার করার তৌফিক দান করুন তাহলে এক নম্বর চিকিৎসা কি সৌবত এক নম্বর চিকিৎসা কি সৌবত दम के दम में कल्ब नूरा नहीं हुई মর্দে হক সে মিলকে হক্কা নেই হুই আমি আপনাকে এটা বলি না যে আপনি কথার কথা আমাদের বাংলাদেশে আপনি ঢালকানগর চলে যান যাত্রা হজরতের কাছে চলে যান মুফতি দেওয়ার সাহেবের কাছে চলে যান মুফতি জাফর আহমদ সাহেবের কাছে চলে যান আমি আপনাকে এটা বলি না আপনি এটা করবেন যে আপনি কথার কথা তাবলিক করেন তাবলিগে বহু আলেম আছে বহু আলুল্লাহ আছে তাদের সহবত নেবেন আপনার যদি অন্যখানে যেতে মনে না চায় কিন্তু আপনাকে একজন আলেমের আন্ডারে যেতেই হবে আপনি একজন আলেমের একজন হক্কানি আল্লাহওয়ালার আন্ডারে না গিয়ে আপনি যদি যত দিনের কাজ করেন ওই দিনের কাজ রং ঢঙে হবে বাস্তবে কিন্তু সেখানে দিনের কাজ হবে না ওই যে দিনদারি হবে কি হবে না ভাই দিন হবে মনে আসেনি দিনদারি হবে কি হবে না দিন হবে না ও আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন দুই নম্বর হলো আল্লাহর জিকির বলেন দুই নম্বর কি আল্লাহর জিকির এখন বলতে পারেন কোন জিকির করব সব জিকিরেই সব জিকিরেই সব জিকিরেই অন্তর পরিষ্কার হয় এটা মুখের জিকির হোক অন্তর জিকির হোক মাসনুন দোয়া হোক কোরআন তেলাওয়াত হোক যত প্রকার জিকির আছে সব জিকিরে কি হয় অন্তর পরিষ্কার হবে সব জিকিরে কি হয় অন্তর পরিষ্কার হয় তোর মধ্যে সবচাইতে বেশি অন্তর পরিষ্কার হয় কোরআন তেলাওয়াত দ্বারা বলেন কি দ্বারা সবচাইতে কোন জিকির দ্বারা অন্তর বেশি পরিষ্কার হয় কোরআন তালাবাদ দ্বারা দেখবেন আমাদের অনেক দিনদার ভাই আছে দিনের জন্য কোরবান দিয়ে ফেলবে কিন্তু কোরআনটা সই করতে পারবে না দিনের জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারবে চিল্লার পর চিল্লা লাগাইতে পারবে কিন্তু কোরআন সই করতে পারবে না ও আল্লাহর বান্দা আপনি চিল্লা দিয়েছেন কিনা আল্লাহ জিজ্ঞেস করবে না কোরআন সহি করেছেন কিনা আল্লাহর কসম কেমতের আল্লাহ জিজ্ঞেস করবেন কোরআন সহি করতে রাজি নেই কি এক আজিব কথা কোরআন সহি কেমন যেন একটা ঘৃণা কেমন যেন একটা নফরত কেমন যেন একটা বিদ্বেষ কেমন যেন এটা দেখতে পারে না পারে না ভাব কেমন যেন এটা দিনের কাজ না আস্তা ফিরুল্লাহ আস্তা মনে রাখবেন কোরআন সহি করার মজলিসের চাইতে আকাশের নিচে জমিনের উপরে উত্তম মজলিস আল্লাহর কসম আল্লাহর কসম দ্বিতীয়টা হইতে পারে না আব্দুল কাদের জিলানের মজলি শোনা বাইজিদ বোস্তামের মজলি শোনা কোরআন সহি করার মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস আসমানের নিচে জমিনের উপরে আর একটা হইতে পারে না আব্দুল কাদের জিলানির মজলি না বাইজিদ বোস্তামের মজলি শোনা আপনি কাকে প্রাধান্য দিবেন আপনি এই এই চিন্তাটা অনেক সময় আমাদের মাথায় চলে আসে কেন এই বিবেকটা কি নাই যে কোরআনের মজলিসের চাইতে উত্তম মজলিস আর কোনোটা নাই আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন কোরআন সই করার তৌফিক দান করুন এজন্য একবারই এগুলো কিন্তু মৌলিক চিকিৎসা দেখবেন একজন লোককে আল্লাহ আল্লাহর সবতে এনে দেন কত মৎখর পাঁচ মিনিটে ঠিক হয়ে যায় কত আসক্তি রোগ দশ মিনিটে ঠিক হয়ে যাচ্ছে একটা নজরে ঠিক হয়ে যাচ্ছে একটা কথায় ঠিক হয়ে যাচ্ছে এই দুই মিনিট বসলেই দেখুন দেখা যায় তার দিলের পরিবর্তন হয়ে যাচ্ছে দিলে তুফান শুরু হয়ে যাচ্ছে তাহলে এটা হলো একটা চিকিৎসা আর একটা হলো আল্লাহ জিকির আল্লাহ জিকির মধ্যে এক নম্বর কি বলেন কোরআন তালাবাদ একটা একটা ছেলে ধরেন গাঞ্জাখোর ধরেন এলাকার সন্ত্রাসী শেষরা ধরেন সে ইফটিজার আপনি তাকে ধরে আনেন বলেন ভাই কোনো দাওয়াত দিয়েন না ভাই তুমি তো মুসলমান জি মুসলমান তুমি তো মুসলমান যখন নামাজ তো পড়তে হবে পড়তে হবে এখন পারি না আচ্ছা তুমি এটা পরে পড়িও তুমি কোরআন শরীফ তো চিনো জি চিনি এটা তো সহি করতে হয় জানো তো জি জানি তোমার কিচ্ছু করা লাগবে না তুমি কিচ্ছু করিও না তুমি আসো একটু কোরআনটা সহি করো আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই ছেলেটা কোরআন শিক্ষার মজলিসে সুরায়ে ফাতেহা থেকে শুরু করে আলামতারা থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত দশটা সুরা এ দশটা সুরা সহি করার আগে পর্যন্ত যাওয়া লাগবে না এক দুইটা সহি করার পরে তার দিলে যে পরিবর্তন আসবে এরকম শত মজলিসে পরিবর্তন আসবে না এরকম শত মজলিসে পরিবর্তন আসবে না কোরআনের নূর এমন এক নূর এই নূরের মোকাবেলা জগতে আর কোনো কিছু নাই কারণ এটা কার কার কালাম ভাই আল্লাহর কালাম আমাদের কিছু ভাইয়ের আমার আশ্চর্য লাগে যে কেমন যেন কোরআন কোরআন সহি করার প্রতি তার একটা বিদ্বেষ বিদ্বেষ ভাব এটা দিনের কাজ না মনে রাখবেন আমি আগে বলেছি যে যারা গুণা করে জাহান নামে যাবে এদের জন্য তো আফসোস কিন্তু এর চাইতে কোটি কোটি গুণ বেশি আফসোস হলো যারা দিনদারি দেখায় জাহান নামে যাবে যারা দিনের কাজ করে জাহান নামে যাবে এর চেয়ে এদের এদের জন্য হলো লক্ষ কোটি গুণে বেশি আফসোস এজন্য আল্লাহর জিকিরের মধ্যে দিল পরিষ্কার করার জন্য এক নম্বর জিকিরের নাম বলেন কোরআন তালা এক নম্বর জিকিরের নাম কি বলেন একটা আয়াত একটা হরফ আপনার দিলে পড়বে আপনার দিলের জং দূর হতে থাকবে এটা আমার কথা না নবীজ সাল্লাহ ইসলামের কথা নবীজ সাল্লাহ ইসলাম এক হাদিসে সকল জিকির সম্পর্কে বলেছেন নবী বলেন যে লিকুল্লি শাই ইন প্রত্যেক জিনিসকে পাক সাফ করার কিছু মাজনি আছে আর অন্তরকে পাক করার মাজনির নাম কি বলেন আল্লাহর জিকির অন্তরকে পাক করার মাজনির নাম হলো আল্লাহর আচ্ছা শুনেন দ্বিতীয়টা কোনটা জিকিরের মধ্যে অন্তর সাফ করার জন্য দ্বিতীয় তালিকাতে কি দ্বিতীয় তালিকাতে হলো জিক্রে কালবি বলেন কি কারণ সমস্যাটা কোথায় কলবের কি সমস্যা নানা চিন্তার উদ্রেক হয় এখন মনে চাচ্ছে গুগল সার্চ মারি এখন মনে চাচ্ছে ঘুষের থেকে তো তবা করছি কিন্তু দশ হাজার টাকা যখন সামনে নাচ দিছে দশ হাজার টাকার ড্যান্সের সাথে তবা ভুলে গেছি বুঝুন নাই তখন মনে আসছে যে এটা কি নিয়ে নেই এই যে ঘুষের আসক্তি এখন মনে চেয়েছে যে অপসত্য আছি মোবাইলটা খুলে কিছুক্ষণ গেমস খেলি কিসের আসক্তি গেমস আসক্তি কিসের আসক্তি বলেন কেন কারণ মানুষের কলব হলো এমন এক জিনিস সে কখনো অবসর থাকে না সে কখনো কি থাকে না সবসর থাকে না সে সবসময় চল চলমান থাকে কাজে আপনি তার ফুড অফ থট চেঞ্জ করতে হবে তার খাদ্য চেঞ্জ করতে হবে তার খাদ্য হলো এখন একটা নয় একটা সে চিন্তা করবেই হয়তো সে গুণার চিন্তা করবে অন্যথা ন্যাক আমলের চিন্তা করবে আপনি যদি ন্যাক আমলের চিন্তা নামক খাদ্য দিতে না পারেন তাহলে সে কিসের চিন্তা করবে গুণা চিন্তা এখন মানুষ এত ন্যাক আমলের চিন্তা কোথায় পাবে বলেন না এত ন্যাক আমলের চিন্তা কোথায় পাবে আচ্ছা হস করবো হস করবো হস করবো মনে মনে ন্যাক আমলের চিন্তা করলাম এটা একবার বললাম দুইবার বললাম তিনবার বলতে আর মনে চাইবো চিল্লা যাব চিল্লা যাব না কামলের চিন্তা করলাম এটা দশ বার বলবো এগারো বার বারে আর কি বলতে মনে চাইবে অথবা এলেম শিখবো এলেম শিখবো এই কামলের চিন্তা করলাম এটা না একবার দুইবার বলবো এরপরও তার বলতে মনে চাইবে না এজন্য বলা হয় যে তাকে একটা একটা খাদ্য দিয়ে দাও সে খাদ্য হলো আল্লাহর স্মরণ সে খাদ্য কি আল্লাহর স্মরণ আল্লাহর ইয়াদ তাকে দিয়ে দাও এবার সে বিকল্প চিন্তা করার সুযোগ পাবে না এবার আল্লাহর স্মরণ এমন এক জিনিস এই স্মরণটা যখন তার অন্তরে ঢুকে যাবে অন্তরে ঢুকে গেলে তখন তার হাত বাহ্যিক দৃষ্টিতে কাজে ব্যস্ত থাকবে কিন্তু তার অন্তরটা থাকবে আল্লাহর সাথে দুনিয়াকে মশগলো মে ভি ও বা খোদা রহে সবকে সাথ রহকর ভি সবসে জুদা রহে যে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে কিন্তু দস্ত বকার দিল বয়ার হাত তার কাজে ব্যস্ত থাকবে দিল থাকবে কার সাথে আল্লাহর সাথে আহ আল্লাহর আরেফরা তো কি বলতেন হাজতের হাস রাবে আবশ্রী রহমতুল্লাহ আলে বলতেন আমার জবান যখন মানুষের সাথে কথা বলে তখন আমার দিল কথা বলে আল্লাহর সাথে আমি যখন মানুষের মজলিসে বসি তখন আমি অন্তরের দিক থেকে বসা থাকি আল্লাহর মজলিসে আল্লাহ আমাদেরকে এমন হয়ে যাওয়ার তফিক দান করুন তাহলে অন্তরকে সাফ করার দ্বিতীয় হাতিয়ারের নাম হলো জিকির আর জিকির নম্বর দিয়ে এক নম্বর কি বলেন এক নম্বর কি কোরআন তালবাদ এটা সহজ যত বড় আসক্তি হোক যত বড় রোগে রোগী হোক তাকে এই কথা খাওয়ানো সহজ ভাই কোরআনটা সহি করো বলেন তো এই কথা খাওয়ানো তাকে সহজ না ভাই তুমি কোরআনটা সহি করো এই কথা খাওয়ানো যতটা সহজ ভাই তুমি জিক্রে কলবি করো এই কথা খাওয়ানো তত সহজ নয় ভাই তুমি চলো দাওয়াতে তাবলিগে এটাও খাওয়ানো একটু কঠিন ভাই তুমি চলো মাদ্রাসায় ভর্তি হয়ে যায় এটাও খাওয়ানো একটু কঠিন ভাই তুমি কোরআনটা সহি করো এই কথা খাওয়ানো এবার সন্ত্রাসী হোক গুন্ডা হোক পান্ডা হোক মৎখর হোক ঘুষখোর হোক সবাইকে এই কথা খাওয়ানো একেবারেই কি সহজ এজন্য এক নম্বর হলো কোরআন সহি করে দেওয়া আর দুই নম্বর হলো জিক্রে কলবি এটা খাওয়ানো সহজ ঠিক এটা খাওয়ানো একটু কঠিন ঠিক তবে যদি কাউকে খাওয়ানো যায় যদি তার মধ্যে এটা অ্যাপ্লাই করা যায় তাহলে তার থেকেও আসক্তি একেবারে পুরাপুরি বিদায় হয়ে যায় আল্লাহ তফিক দান করুন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাদিসে কুরসি আল্লাহ তালা বলেন ফা ইন জাকারানি ফি নফসিহি জাকার তুহু ফি নফসি যদি কোনো বান্দা আমাকে তার দিলে দিলে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি তাহলে এর অর্থ কি সে আল্লাহর নজরের ভিতরে আছে সে আল্লাহর কিসের ভিতরে আছে আচ্ছা যেই লোকটা আল্লাহর নজরের ভিতর থাকে ওই লোকের দ্বারা কোনো গুণা হওয়া কি সম্ভব বলেন না সম্ভব আল্লাহ তালা তাকে তার বিশেষ রহমতের নজরে রাখেন সে আল্লাহর নজরের ভিতরে থাকে নবজি সাল্লাহ আলিয়া আরেক হাদিসের মধ্যে বলেন যে জিক্রে কালবির গুরুত্ব ফজিলত জবানে জিকিরের চাইতে সত্তর গুণ বেশি বিশ্বাস হয় না এই জন্য সোবানলা বলেন নাই কত গুণ বেশি সত্তর গুণ বেশি আচ্ছা জিকিরের মূল অর্থ কি জানেন জিকির মানে স্মরণ করা জিকির মানে কি বলেন তো আমরা কাউকে স্মরণ করি কি জবানে কি কিসে স্মরণ করি অন্তরে যে স্মরণ করি জবানে তার প্রকাশ করি যে তোমাকে মনে করছিলাম তোমার কথা মনে উঠেছিল তাহলে মূল স্মরণটা কিসে তাহলে মূল জিকির হলো জিক্রে কালবি বলেন মূল জিকির হলো জিক্রে কারণ জিকির হলো স্মরণ শাহে বুখারি শারেহে বুখারি ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুজিক্রাইনি আজামু সওয়াবান বানের জিকির আর অন্তরের জিকির এই দুই জিকিরের মধ্যে কোন জিকিরের গুরুত্ব বেশি মর্যাদা বেশি তিনি উত্তর দিলেন উত্তর উত্তর উনিই দিবে তিনি উত্তর দিলেন আজ জিক্রু হুয়াল কলবু জিকির তো হলো মনে মনে জিকির তো হলো মনে মনে এরপরে তেনা ওনাকে জিজ্ঞেস করছে তাহলে হুয়া বিল্লিসানু মা হুয়া তাহলে জিকির যদি জবানে হয় তাহলে সেটা কি তখন তিনি উত্তর দিলেন জিকির জবানে এটা মূল জিকির নয় তার কলব জিকির করছে তার প্রকাশ জবানে জিকির মূল জিকির নয় বরং তার কলব জিকির করছে এটা তার প্রকাশ এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুই জিকিরের মধ্যে কোন জিকিরের গুরুত্ব বেশি কারো জবানে জিকির আছে কলবে জিকির নাই তাহলে এই দুইজনের মধ্যে কোনটার গুরুত্ব বেশি হ্যাঁ অন্তরে জিকির নাই কলবে আছে জবান এবং কলব একসাথ হয়নি তবুও শুকুর আদায় করেন অন্তত আমার একটা অঙ্গ আল্লাহ জিকিররত আছে একটা আমার একটা অঙ্গ আল্লাহর জিকিররত তাহলে এটাও তো শুকুরের বিষয় কিন্তু মূল জিকির তো যেহেতু কি অন্তরটা মূল জিকির যেহেতু অন্তরটা এজন্য তিনি বলেন তিনি হাদিস নকল করেন ফারুইয়া আয়েশাতা আন্নাহা قالت لأن أذكر الله في نفسي أحب إلي من أن أذكره بلساني سبعين مرة যা আমি জবানে সত্তর বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা জবানে সত্তর বার সোহান আল্লাহ বলা জবানে সত্তর বার আলহামদুলিল্লাহ বলা এর চাইতে আমার কাছে প্রিয় হলো আমি অন্তরে একবার সোহান আল্লাহ বলবো এর চাইতে আমার কাছে প্রিয় হলো আমি অন্তরে একবার ইলাহা ইল্লাল্লাহ বলবো তাহলে কি বুঝাইলেন রাদি আল্লাহ না কোন জিকির উত্তম বলেন অন্তরে জিকির কোন জিকির উত্তম বলেন অন্তর জিকির রাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন বিখ্যাত তাবি আবু ওবাইদাহ আব্দুল মাসউদ রাদি আল্লাহ তালা বলতেন বিখ্যাত সাহাবি মা রজুল মানুষের কলব যতক্ষণ আল্লাহর জিকির করে ততক্ষণ সে নামাজ নফল নামাজের সব পায় এত বড় সাহাবির কথা ওয়া ইন কানা যদিও সে বাজারে থাকে যদিও সে বাজারে থাকে কিন্তু সে মনে মনে জিকির করছে তাহলে সে নফল নামাজ নামাজরত থাকার সব পাচ্ছে কে বলেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ওয়া ইন বিযালিকা আল লিসান ওয়াশ শাফাতান যদি অন্তরে জিকিরের পাশাপাশি তার জবানটাও নড়ে ফাহুয়া তাহলে তিনি বলেন যে তাহলে এটা ভালো ফাহুয়া আফজাল তাহলে এটা আরো ভালো তাহলে মূল হলো অন্তর জিকির বলেন মূল হলো কি এজন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি জিকিরকে তিন ভাগে ভাগ করেছেন হাফিজ হজুর রহমতুল্লাহ আলাই বলেন যে জিকির হলো তিন প্রকার একটা হলো কেবল জবানে আর একটা হলো জবান এবং কলবে জবান এবং কলব একসাথে আর আরেকটা হলো শুধু কলব দ্বারা তিনি বলেন যে কেবল জবান এটা হলো সবচাইতে নিম্ন নিম্ন স্তরের জিকির এরপরে হলো সত্তর গুণ বৈশিষ্ট্যপূর্ণ সত্তর গুণ বেশি পাওয়ারফুল জিকির হলো এই জবানে জিকিরের চাইতে সত্তর গুণ বেশি পাওয়ারফুল হলো কিন কোন জিকির কলবের জিকির আরও বেশি পাওয়ারফুল হলো কলব এবং জবান যখন একসাথ হয় তখন এটা হলো সবচাইতে বেশি পাওয়ারফুল এজন্য আমরা জিকিরে মজলিশে বলি জবান এবং কলব একসাথ করে বলি মনে আছে এটা এই কারণে এজন্য কলবি জিকির যার জিন্দিগিতে চলে আসে সে কখনো কোনো গুণাতে আসক্ত থাকতে পারে না অটল থাকতে পারে না কারণ তার জিকিরই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তার জিকিরই তাকে ধাক্কা দিয়ে ওই গুণা থেকে বের করে আনে আমি আবারও বলছি এই কথার অর্থ এই নয় তার জিন্দিগিতে গুণা হবে না আমি এটা বোঝাতে চাচ্ছি এই স্থায়ী চিকিৎসাগুলো এ কলবি জিকির তার জিন্দিগিতে যত আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে তত তার জিন্দিগি থেকে গুণা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে এদিকে কলবি জিকির বাড়তে থাকবে এদিকে সহবত বাড়তে থাকবে ওদিকে গুনার সংখ্যা কমতে থাকবে একটা সময় এই কলবি জিকির আর একটা সময় এই সহবতের প্রভাবে এটা তাসিরে আল্লাহ তালা তাকে তার ওলি বানিয়ে নেবেন মনে রাখবেন দুনিয়াতে যত আল্লাহর উলি আছে যত আল্লাহর উলির নাম শুনেছেন একেবারে যতজন কোন আল্লাহর অলি এই দুই অষ্ট ছাড়া আল্লাহর অলি হতে পারেন নাই একবারে যতজনের নাম আপনি বলেন আপনার যে এই কোন একজন আল্লাহর নাম নেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি একজন আল্লাহর নাম নেন কোনো আল্লাহর অলি সোহবত ছাড়া এই জিকির ছাড়া আল্লাহর অলি হতে পারেননি তাহলে আমরা আল্লাহর অলি হতে রাজি আছি তো এই দুটা এই দুটা যখন আপনার জিন্দিগিতে আসবে আপনার জিন্দিগিতে আসলে তখন আস্তে আস্তে আপনার জিন্দিগিতে গুণা কমতে থাকবে এখন প্রশ্ন হলো জিক্রে কলবিটা কিভাবে করব। আমার হাত কাজে ব্যস্ত থাকবে অন্তর থাকবে মাওলার সাথে আল্লাহর সাথে এটা কিভাবে সম্ভব এটা চমৎকার দৃষ্টান্ত দেন আমাদের শেখ মুর্শিদ আজত মাওলানা পিরজুল ফিকাউর আহমদ নকশবন্দি আহমদ বারাকাত তিনি তিনটা দৃষ্টান্ত দেন কয়টা দৃষ্টান্ত তিনটা বুঝেন খুব চমৎকার দৃষ্টান্ত তিনি বলেন যে দেখো একজন মা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায় একজন মা তার সন্তানকে স্কুলে পাঠায় কিছুক্ষণ পর পর ছোট বাচ্চা স্কুলে পাঠিয়েছে এজন্য কিছুক্ষণ পর পর সন্তান মায়ের কথা মনে করে মা সন্তানের কথা মনে করে ঘর ঝাড়ু দিচ্ছে ওই বয়সীর কোনো বাচ্চার আওয়াজ কানে আসলেই আমার ছেলেটা আসছিনি এরকম হয় না শহরের মানুষ তো এগুলো বুঝবে না <laughs> আমাদের মতো গ্রামের ছেলে হওয়া লাগবে এরকম অপেক্ষা করে এরপরে ঝাড়ু দিচ্ছে ওই বয়সের কোনো বাচ্চার আওয়াজ কানে আসলে মা একটু দরজার দিকে এগিয়ে আসে আসলো কিনা আমার বাচ্চাটা বলুন তো এই যে কিছুক্ষণ পরপর বাচ্চার কথা যে স্মরণ করে যাচ্ছে মনে করে যাচ্ছে এজন্য কি সংসারের কাজ সব বন্ধ করে দিছে এজন্য সংসারের কাজ কোনো কিছুই করে না সব বন্ধ এটাই জিক্রে কালবি দস্ত বকার দিল বয়ার আমার কোনো কাজের কোনো ক্ষতি হবে না আমার সব কাজ আপন গতিতে চলবে মানুষ টেরই পাবে না আমি অন্তর অন্তরে জিগির করছি আমার এই কলপটা থাকবে অন্তরটা থাকবে আল্লাহর সাথে আরেকটা দৃষ্টান্ত একজন ড্রাইভার যখন ড্রাইভিং করে আমার তো ভাই ভালো বুঝবো আরও যারা ড্রাইভার আসছে তারা ভালো বুঝবেন একজন ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে তখন বলেন তো মোবাইলের প্রয়োজনে কথা বলে কিনা পাশের লোকের সাথে গল্প করে কিনা করে কিনা বলেন এরপরে প্রয়োজনে কারোর সাথে কথা বলার দরকার হলে বলে কিনা কিন্তু তার দৃষ্টিটা কোথায় থাকে তার মনোযোগটা কোথায় থাকে এক সেকেন্ডের মনোযোগ নষ্ট হলেও তখন সে অ্যাক্সিডেন্ট করতে পারে আল্লাহর বন্দা জিকিরের গুরুত্ব তো এত বেশি এত বেশি এত বেশি এক সেকেন্ডের যদি আপনি গাফেল থাকেন এক সেকেন্ড যদি জিকিরের থেকে গাফেল থাকেন ওই এক সেকেন্ডও ইবলিস আপনাকে দিয়ে একটা কবিরা গুণা করাইতে পারে এবার চিন্তা করেন আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর গাফেল তাহলে কি পরিমাণ গুণা ইবলিস আমাদেরকে দিয়ে করাচ্ছে চিন্তা করে দেখেন এক সেকেন্ডের গাফলতিও ইবলিস আপনাকে একটা গুণা করিয়ে ফেলতে পারে এজন্য নবীজি সাল্লাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস দেখেন কত সুন্দর দেওয়া ওয়ালা জন্য চোখের এক পলকের জন্য জিকির থেকে গাফিল করে দিয়ে আমাকে আমার নফসের কাছে শয়তানের কাছে ছেড়ে দিয়েন না এক সেকেন্ডের গাফলতি একজন মানুষকে কবিরা গুণা করিয়ে জাহান্নামি করে ফেলতে পারে এবার চিন্তা করেন আমরা যদি বছরের পর বছর গাফেল থাকি তাহলে আমরা আসক্ত হব না কবিরা গুণাতে তো কে আসক্ত হবে আমরা অভ্যস্ত হব না তো কে অভ্যস্ত হবে জিক্রে কলবি করতে রাজি আসতে ইনশাল্লাহ এই যে ড্রাইভার ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে পাশের লোকের সাথে কথা বলছে সম্পূর্ণ মনোযোগটা তার রাস্তার দিকে এটাই হলো জিক্রে কলবির দৃষ্টান্ত পাশের লোকের সাথে আমার কথা চলবে ব্যবসা বাণিজ্য চলবে সব কিছু চলবে এই যে আমরা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই আমি কথা বলার সময় জিক্রে কলবির পথে কোনো বাধা নাই আপনারা শোনার সময় এই জিকিরের পথে কোনো বাধা নাই করেন তো দেখেন তো হয় কি না আপনারা শুনতে থাকেন আর আমি বলতে থাকি আমিও শুরু করি আপনারাও শুরু করেন দেখি দুই কতক্ষণ ধরে রাখতে পারেন কারণ ধরে থাক রাখতে দেয় না নফস ধরে রাখতে দেয় না কে নফস ধরে রাখতে দেয় না কে ইবলিস হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাহ ইসলাম বলেন যে ইবলিস এভাবে তাকিয়ে থাকে আমাদের কলবের দিকে আর আমাদের কলব তো এমন অবস্থা তাকানোর দরকার নাই কারণ যখনই আসে তখনই দেখে যে সিট খালি ফ্রি এটা তাকিয়ে থাকে তো তাদের দিকে যাদের কলবে আল্লাহ জিকির থাকে তাদের দিকে তাকিয়ে থাকে নবী সাল্লাহ ইসলাম বলেন এভাবে তাকিয়ে থাকে যখন দেখে যে এই লোকটার অন্তরে জিকির নাই এখন এক সেকেন্ডের জন্য গালে গাফেল হয়ে গেছে নবীজি বলেন খানাসা সে তখন পাঞ্জা মারে সবসময় সে হুশিয়ার থাকে যে একে কোনোভাবে ধরা যায় কিনা যখনই সে জিকির থেকে গাফেল হয়ে যায় তখনই সে পাঞ্জা মেরে বসে আল্লাহ আমাদেরকে জিক্রে তলবি বেশি করে করার তফিক দান করুন তৃতীয় একটা দৃষ্টান্ত নদীর পাড়ে দেখবেন কিছু মহিলা আছে ওটা লাগবে না ওটা আমাদের দেশে দৃষ্টান্ত দিয়ে দিই আমাদের দেশে যারা গ্রামে আছেন তারা দেখবেন ছোটবেলা দেখেছেন অবশ্যই আমরাও দেখেছি যে বেদে আছে না আমার নোয়াখালী থেকে নি বেদে বেদে হ্যাঁ নাই নাই বাদ্যা আচ্ছা তো বাদ্যা বা বেজনি বা বেদে এরা দেখবেন কাঁচের জিনিস বিক্রি করে বড় লাই এই বলে এটাকে কি বলে শুদ্ধ ভাষায় হ্যাঁ বড় টুকরি বা লাই আমরা নোয়াখালীতে লাই কলি আর কি বড় বড় টুকরি বা লাই এই কাঁচের জিনিসগুলো সবগুলো মাথায় কিন্তু একটা ধরেন চল্লিশ পঞ্চাশ ষাট কেজি ছোটোখাটো পোটলা না কিন্তু বিশাল মাথায় নিয়ে হাঁটে কিন্তু দুই হাত কিন্তু ছাড়া বলেন তো এটাকে ওখানে ধরে রাখে কেমনে এটাকে ধরে রাখে মন দিয়ে বলেন কি দিয়ে ধরে রাখে মন দিয়ে মনটা ওখানে ধরে রাখে জন্য ওটা ওভাবে থাকে এক সেকেন্ডের জন্য যদি মন গাফেল হয়ে যায় তাহলে ওটা পড়ে পটাং ঠিক তেমনিভাবে আমাদের এক সেকেন্ডের জন্য জিকির থেকে যদি আমরা গাফেল হয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে ইবলিসের কাছে পটাং কিন্তু এবার চিন্তা করে দেখেন আমরা বছরের পর বছর আমরা গাফেল দাড়ি পেকে যাচ্ছে এখনো জিকিরের স্বাদ পাই নাই দাড়ি পেকে যাচ্ছে এখনো নামাজের স্বাদ পাই নাই দাড়ি পেকে যাচ্ছে এখনো আমরা আল্লাহর মায়ের ফতের নূর অনুভব করি নাই দাড়ি পেকে যাচ্ছে এখনো ইমানের নূর অনুভব করে নাই তো আল্লাহর বান্দা এটা কেন হচ্ছে এর কারণ হলো বছরের পর বছর আমাদের উপর ইবলিস সওয়ার হয়ে আছে ইবলিস আমাদের উপর আক্রমণ করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের দিলের যত নূর হেদায়ত আছে যত ইমানের মজা আছে সবগুলো সে চিন্তাই করে নিয়ে গেছে এজন্য আমরা জিক্রে কলবি করতে রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলেন রিজালুল্লাহ তুলহিহিম তেজারতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ কিছু মানুষ এমন আছে বাহ্যিক দৃষ্টিতে সে দোকানে বসা অফিসে বসা কৃষিকাজে ব্যস্ত জিকির চলতেছে দেখছেন গাফেল হয়ে গেছেন দুই একজন আছেন এখনো চলতেছে কিন্তু অধিকাংশ আমরা কি হয়ে গেছি গাফেল হয়ে গেছি দেখছেন আমাদের নফস কত মোটা হয়ে গেছে এখনো তো টের পাইলেন নগদ প্রমাণ আমি বলেছিলাম পাঁচ মিনিট ধরে রাখেন পাঁচ মিনিট ধরে রেখেছেন কয়জন হাত তুলতে পারবেন এই একজন দুইজন বেশি লোক আমরা হাত তুলতে পারবো না তাহলে এর অর্থ কি আমাদের নফস আর ইবলিসের কি দোষ দিয়ে আমরা ইচ্ছেতে বড় ইবলিস হয়ে আছি আমাদের নফসে এমন বেশি মোটা তাজা হয়ে গেছে যে এখন এই পাঁচটা মিনিট আমরা জিক্রে কলবি ধরে রাখতে পারি নাই এবার চিন্তা করেন যেই লোকটা সারা জিন্দিগি গাফেল থাকে সে কি পরিমাণ ইবলিসের সঙ্গী হয়ে যায় আর নষ্টটা কি পরিমাণ মোটা তাজা হয় আর যেই লোকটা সবসময় জিকিরের ভিতরে ডুবে থাকে না জানি সে আল্লাহর কত কাছাকাছি পৌঁছতে পারে এজন্য আল্লাহর আরেফ তো কথা বলেন যে মিয়ানে আশেকে মাশুক রমজিস্ত কেরামান কাতিবি রাহাম খবর নিস্ত হাদিসের মধ্যে এসেছে কিছু লোককে আল্লাহ তালা কেমতের দিন বলবেন এই আমলগুলো সব তোমাদেরকে দিয়ে দেওয়া হলো কেরামুন কাতিবুন ফেরেস তারা বলবো ও আল্লাহ এরা আমলগুলো কবে করলো দেখলাম না তো কখন করলো দেখলাম না তো এরা সব কেমনে পাইলো বুঝলাম না তো আল্লাহ বলবেন এরা আমাকে স্মরণ করেছে গোপনে গোপনে আমিও আল্লাহ তাদের আমল সংরক্ষণ করে রেখেছি গোপনে গোপনে এটাই জিক্রে কালবি জিক্রে কালবি আপনার একটা ছোট্ট আমলকে এই পরিমাণ উজুনি বানিয়ে দিবে আপনি কল্পনা করতে পারবেন না জিক্রে কালবি আপনার আমল থেকে যত প্রকার খাদ আছে যত প্রকার ভেজাল আছে সব ভেজাল বের করে দিবে আপনি জিক্রে কালবিতে অভ্যস্ত হন আমি বলবো যে আপনার নামাজে মনোযোগ বেড়ে যাবে আপনি যে পরিমাণ জিক্রে কলবিতে অভ্যস্ত হবেন আপনি সেই পরিমাণ গুণা থেকে বের হইতে পারবেন জিক্রে কলবি এমন এক পাওয়ারফুল আমল আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তফিক দান করুন তাহলে দুই নম্বর মৌলিক চিকিৎসা কি বলেন জিক্রে কালবে মনে আছে এক নম্বর মৌলিক চিকিৎসা কি সোহবত দুই নম্বর জিকির জিকিরের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল আমার সকল গুণাকে ধুয়ে মোছা ধুয়ে মোছা ফেলার জন্য কি বলেন এক নম্বর কোরআন তাহলে দুই নম্বর কি জিক্রে কালবি আল্লাহ আমাদেরকে জিক্রে কালবি করার তফিক দান করুন করবো তো ইনশাল্লাহ প্রথম প্রথম আপনার সারাদিনে হয়তো আপনি দুই মিনিট পারবেন আপনি বলতে পারেন যে আমি এক ঘন্টা পারবো আমি আপনাকে মসজিদে বসে বলছি আপনি এক ঘন্টা পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম প্রথম প্রথম আমি আপনাকে বলবো আপনি সারা দিনে আধা ঘন্টাও পারবেন না চব্বিশ ঘন্টার ভিতরে সাঁত্রিশ ঘন্টা আপনার যাবে জিকির ছাড়া জিকির কল্লি ছাড়া আধা ঘন্টাও আপনি পারবেন না হ্যাঁ পারবেন যদি এটার জন্য আপনি আলাদা করে বসেন মোরাকাবার জন্য যদি বসেন জিক্রে কলবি করার জন্য যদি বসেন কিন্তু সবসময় হাত কাজে থাকবে আর আপনার অন্তরে জিকির চলবে এটা আপনি আধা ঘন্টাও পারবেন না তাহলে কি বন্ধ করে দেব না আজকে আপনি পাঁচ মিনিট করলেন শয়তানের সঙ্গে আপনি চিন্তাই কর্ম খেললেন ওই যে ছোটবেলা আমরা খেলছি না একজন থেকে একজন কেড়ে নিয়ে যাওয়া তো এইভাবে আপনি এই কাড়াকাড়ির খেলাটা খেলবেন শয়তান একবার গাফিল করে দিবে মনে ওঠার সঙ্গে সঙ্গে আপনি শুরু করে দিবেন আল্লাহ আল্লাহ সে আবার গাফিল করে দিবে আপনার আবার আপনি শুরু করে দেবেন আল্লাহ আল্লাহ প্রথম প্রথম সারা দিনে আপনি মিলালে হয়তো পাঁচ মিনিট হবে দ্বিতীয় দিন দেখবেন এটা আপনার দশ সেকেন্ড হলেও বাড়বে তৃতীয় দিন দেখবেন এটা আপনার বিশ সেকেন্ড হলেও বাড়বে চতুর্থ দিন দেখলে দেখবেন এটা আপনি আপনার পঞ্চাশ সেকেন্ড হলেও বাড়বে একটা সময় আসবে এমন আপনি আল্লাহর ধ্যানের ভিতরে আল্লাহর মারিফতের ভিতরে নিজেকে সম্পূর্ণ ফানা করে দিতে পারবেন এটাকেই বলা হয় ফানা ফিল্লা ফানা ফিল্লা কে তাহমে বকা কা রাজ মুজমর হেসে জিনা নেই আতা ওসে মরনা নেই আতা ফানা ফিল্লার ভিতরেই আপনার চিরস্থায়ী জিন্দিগি জান্নাত লুকাইতো ফানাফিল্লার ভিতরে আপনা আপনার সন্তুষ্টি লুকায়িত আল্লাহর মায়ের মারফতের ভিতরে যদি আপনি এভাবে নিজেকে ফানা করতে না পারেন তাহলে আপনি ভালো করে মরতেও পারবেন না আল্লাহর জন্য মরতেও পারবেন না এজন্য আমরা জিক্রে কলবি করতে রাজি আসতে ইনশাল্লাহ জিক্রে কলবি করার জন্য একটা সহজ রাস্তা বলে দিই আপনি প্রতিদিন দশ পনেরো মিনিট বসবেন বসে আপনি মনে মনে তলব দিয়ে আল্লাহ আল্লাহ করবেন চোখ বন্ধ করে যেটাকে আমরা মোরাকাবা বলি মোরাকাবা কিন্তু মূল আমল নয় মূল আমল হল জিক্রে কলবি মোরাকাবা হলো ওই জিক্রে কলবিকে আপনাকে জিক্রে কলবিতে অভ্যস্ত করিয়ে তোলার জন্য হলো মোরাকাবা জিক্রে কলবিতে অভ্যস্ত করে তোলার জন্য হলো মোরাকাবা আপনি যে প্রতিদিন পনেরো মিনিট বসবেন এই আধা ঘন্টা যে বসবেন এই পনেরো মিনিট আধা ঘন্টার বরকতে আপনি এখানে আধা ঘন্টা বসবেন ওখানে আপনার এক ঘন্টা হবে এখানে পনেরো মিনিট বসবেন ওখানে আধা ঘন্টা বাড়বে এখানে আপনি দশ মিনিট বাড়াবেন ওখানে এক ঘন্টা বেড়ে যাবে আপনি মোরাকাবা যত বাড়াবেন ওখানে জিক্রে কলবিও তত বেড়ে যাবে তাহলে মোরাকাবা কিন্তু মূল আমল না মোরাকাবা হলো একটা অনুশীলনমূলক আমল বলেন তো পুলিশ অফিসার হওয়ার আগে অথবা বড় কোনো অফিসার হওয়ার আগে ট্রেনিং দেওয়া লাগে না হ্যাঁ আপনাদের এখানে কথার কথা আমরা চলে আসছি নামাজ পড়াই এমনিতে চলে আসছি না বারো তেরো বছর ট্রেনিং দিয়ে আসছি ওই যে মোরাকাবা হলো ওই বারো তেরো বছরের ট্রেনিং আর মূল আমল হলো জিক্রে কলবি এজন্য জিক্রে কলবি আর মোরাকাবার ফজিলত হুবহু সমান আল্লাহ আমাদেরকে মোরাকাবা এবং জিক্রে কলবি করার তফিক দান করুন বলুন তো আমরা এই চিকিৎসা নিব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যদি এই দুইটা চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন এই দুইটা হলো মৌলিক এই দুইটা চিকিৎসা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে এটা হলো হোমিওপ্যাথিক ধীরে ধীরে হবে তবে অবশ্য অবশ্যই যত বড় আসক্তি আপনার মধ্যে থাকুক আপনি কি যৌন আসক্তিতে আসক্ত আপনি পণ আসক্তিতে আসক্ত আপনি গেমস আসক্তিতে আসক্ত আপনি সুদ আসক্তিতে আসক্ত আপনি ঘুষ আসক্তিতে আসক্ত মিথ্যাকতায় আসক্ত গিবতে আসক্ত যত বড় আসক্তি আপনার মধ্যে থাকুক ইনশা আল্লাহ মাত্রা কমতে কমতে কমতে কমতে একটা সময় এমন হবে আপনি আল্লাহর জাতের ভিতরে ফানা হয়ে যেতে পারবেন আল্লাহর ফিকিরের ভিতরে ফানা হয়ে যেতে পারবেন আল্লাহর মারিফতের ভিতরে আপনি আপনাকে বিলীন করে দিতে পারবেন তখন আপনার সব কিছু পরিচালিত হবে একমাত্র আল্লাহ যেভাবে বলেন সেভাবে ইনশাআল্লাহ তখন আপনার কাছে এমন মনে হবে যে যে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার হজ আমার কুরবানি আমার যাকাত সব আল্লাহর জন্য আর পিছনের জিন্দগি বৃথা পিছনের জিন্দগির উপর আপনার তখন একটা ঘৃণা আসবে আর সামনের জিন্দগি আখরাতের ব্যাপার আপনার একটা মহব্বত তৈরি হবে পারবো তো ইনশাল্লাহ বলেন তো এই যে একটা প্রজেক্ট দিলাম এটাকে একদিনের এক বছরের দশ বছরের সারা জিন্দিগির এটা কয়দিনের সারা জিন্দিগি আপনার এমনও হতে পারে যে আপনি মারা যাবেন তখনও কিন্তু আপনার ওই গুণে অভ্যস্ত আছেন এমনও হতে পারে যে আপনি আর দুই মাস আছে আপনি হয়তো এক আগামীকাল মারা যাবেন কিন্তু এখনও আপনার ওই গুণে আপনি অভ্যস্ত আছেন কিন্তু আপনার এই দুইটা আমলে আপনি ছিলেন চেষ্টা করেছেন আপনি কখনো পড়ে গেছেন আবার উঠেছেন ধাক্কা খেয়েছেন আবার উঠেছেন হোঁচট খেয়েছেন আবার উঠেছেন কিছুদিন মসজিদ থেকে দূরে ছিলেন আবার এসে জমে গেছেন জিক্রে তালবি করেন নাই আবার করা শুরু করে দিয়েছেন এই যে আপনার এই যে ধাক্কা ধাক্কি হোঁচট খেয়ে পড়ে যাওয়া আবার উঠা এর বরকতে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তালা মতের আগে আপনাকে এমন তবা নসিব করবেন যে জিন্দিগির পিছনে সব গুণা দই মুছে ফেলে দিবেন কারণ আল্লাহর ওয়াদা হলো গুণা মিটিয়ে দিবেন ন্যাক কামল দিবেন বলেন তো গুণা মিটিয়ে দিবেন ন্যাক কামল দিবেন কেবলমাত্র এক দুটা মজলিসে বসলে এক দুইটা মজলিসে বসলে না এই মজলিসের প্রভাব এটা এটা মূলত মজলিসের ফলাফল বলা হয়েছে আপনি এভাবে মজলিসে বসতে থাকেন বসতে থাকেন মতের আগে আল্লাহ আপনাকে এমন তবা নসিব করবেন যে ওই তবার কারণে পিছনের সব গোড়া মিটে যাবে আর ওই জায়গাতে আল্লাহ ন্যাক আমল লিখে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন রাজি আছি তো এই স্থায়ী চিকিৎসা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ অনেকে রাজি নেই এজন্য ইনশাল্লাহ বলেন নাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবার নগদ নগদ কিছু চিকিৎসা দেই কারণ এই দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা তো দীর্ঘমেয়াদী আমার তো নগদ চিকিৎসারও দরকার আছে নগদ চিকিৎসা হলো যখন গুণাটা করতে মনে চাইবে যে গুণাতে আপনি আসক্ত তখন নিজেকে নিজে সম্বোধন করে একটা কথা বলবেন আল্লাহকে ভয় করো বলেন কি ইত্তাকিল্লাহ কি বলবো আমরা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় আমরা এই বিষয়ে অনেক হাদিস জানি ওই যে বিশেষ করে বোখারের ওই হাদিস তিনজনের ঘটনা গুহাতে আটকা পড়ে গেছে এরপর আল্লাহর কাছে দোয়া করেছে একজন কি বলে দোয়া করেছে ওগল্লা আমার একটা চাচাতো বোন ছিল আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছি ও একই রোগ রুগী আমাদের মতো আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছি আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি সে রাজি হয় নাই এক সময় সে অভাবে পড়লো আমার কাছে কিছু টাকা পয়সার জন্য আসলো আমি আমিও অভাবগ্রস্ত ছিলাম আমি টাকা পয়সা কোনোভাবে জোগাড় করে তাকে একশো বিশ দিনার দিয়েছি এর পরিবর্তে সে আমার সাথে খারাপ কাজ করতে রাজি হয়ে গেল আমি যখন খারাপ কাজটা করার জন্য প্রস্তুত নিয়েছি শুরু করে দিব হাদিসের ভাষায় ওই ব্যক্তি বলে আমি তার দুই পায়ের মাঝখানে বসে গেছি আমি এবার চিন্তা করেন যে কোন পর্যায়ে চলে গেছে আমি ওই কাজটা শুরু করে দিব ঠিক ওই মুহূর্তে আমাকে আমার চাচাতো বোন বলে উঠল ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল্লাহ এ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এই কথাটা দিলে আসার সাথে সাথেই আমার আপনার ভয় আমার মধ্যে এত প্রবল হয়ে গেছে আমি সেখান থেকে উঠে গেছি এখান থেকে উঠে আমি আমি আল্লাহ রাস্তায় আপনার রাস্তায় এবাদতের উদ্দেশ্যে বের হয়ে গেছি এখন আমার এই কাজটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনি একটু পাথরটাকে খুলে দেন আল্লাহ তালা তখন পাথরের একটা অংশ খুলে দিলেন তাহলে বোঝা গেল যে এটা একটা নগদ চিকিৎসা যখন এই গুণাটা করতে মনে চাইবে তখন কি বলা বলেন ইত্তাকিল্লা তখন আমরা বলবো কি বলেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো পারবো না ইনশাল্লাহ নগদ দ্বিতীয় চিকিৎসা হলো যথাসম্ভব চোখের খেয়ানত থেকে বাঁচবেন যথাসম্ভব চোখের খেয়ানত থেকে বাঁচবেন মনে রাখবেন আবারও বলছি এগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা না এগুলো নগদ চিকিৎসা যখন যেটার দরকার তখন নগর আরেকটা চিকিৎসা হলো বলেন কি চোখের খেয়ানত থেকে বাঁচবেন বলতে পারেন যে চোখের খেয়ানত থেকে তো বাঁচতে পারি না আমি আপনাকে বলবো যে আপনি বাঁচতে পারবেন না এটাকে আল্লাহ জানতেন না বলেন জানতেন না আল্লাহ যদি জানতেন তাহলে আল্লাহ আপনাকে কেন নির্দেশ দিয়েছেন যে আপনি নজরে হেফাজত করেন তাহলে আল্লাহ কি জুলুম করেছেন আল্লাহ ইয়াজুবিল্লা নাওয়াজুবিল্লা আল্লাহকে জুলুম করেছেন তাহলে এর অর্থ কি আমি নজরে হেফাজত করতে চাই না অন্যথা আমাদের বড়তে বলেন কোনো ব্যক্তি যদি নজরে হেফাজত করতে চায় নিউ ইয়র্ক শহরে যেখানে সব উলঙ্গ তাহলেও সে নজরে হেফাজত করতে পারবে আর কোনো ব্যক্তি যদি চায় যে নজরে হেফাজত করবে না তাহলে সে হারাম শরীফের ভিতরেও পারবে না আপনি আর আমি যারা হজে গেছেন আমাদের মধ্যে যারা আমরা হজে গেছেন এটা বহু দেখেছি হারাম শরীফের ভিতরে কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখতেছে আপনাদের নজরে পড়েছে কিনা জানি না কিন্তু এরকম দেখা যায় তাহলে হারাম শরীফও তাকে নজরে হেফাজত করাইতে পারে নাই বলেন তো এ কি হেফাজত করতে চায় না হেফাজত করতে পারে না না চায় না চায় না মনে রাখবেন আল্লাহ তাহলে অসম্ভব কোনো কাজের নির্দেশ দেন না লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা হ্যাঁ কষ্ট হবে এমন কাজের নির্দেশ দেন কেন কারণ এই কষ্টটার ভিতরেই আল্লাহ জান্নাতটাকে আড়াল করে রেখেছেন কষ্ট হবে এমন কাজ আপনাকে আল্লাহ করার নির্দেশ দেন কেন আল্লাহ তার কারণ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন হজিবাতিল জান্নাতবিল মাকারি এ কষ্ট নামক একটা পর্দা আছে কষ্ট নামক একটা ঢাকনা আছে এই পর্দাটার ভিতরে জান্নাত কষ্টটা করো মানে পর্দাটা উঠাও আর জান্নাতে ঢুকে যাও এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলীকে বলা হয়েছে যে আচ্ছা জান্নাত কত দূর তিনি বলেন দুই কদম বেশি দূর না তো কয় কদম দুই কদম ও কেমনে ও নফসের উপর একটা পা দাও আর এক কদমে জান্নাত চলে যাও দুই কদম মাত্র এক কদম হলো নফসের উপর দাও আর দ্বিতীয় কদমে কোথায় চলে যাও জান্নাতে চলে যাও তাহলে মাত্র দুই কদম তাহলে বলেন জান্নাত কয় কদম দুই কদম কিন্তু এই যে নফসের উপর পা দিব যে ও পায়ের নিচে তো আগুনের কয়লা পায়ের নিচে তো জ্বলন্ত জিনিস কিন্তু আপনি এই জ্বলন্ত আগুনের উপর আপনি পাটা দিতে হবে আপনার নস্যকে জ্বালিয়ে দিতে হবে আপনার নস্যকে আপনার দাবিয়ে দিতে হবে আপনার কষ্ট হবে কষ্ট না হলে তো আপনি জান্নাত পাচ্ছেন না কারণ এই কষ্টটার ভিতরে কি লুকাইতে বই বলি বলি না সবে কষ্টটার ভিতরে কি লুকাইতে বলেন তো জান্নাত কি ফ্লেক্সি লোড নাকি এটা যে ফ্লেক্সির মতো আপনি পেয়ে যাবেন এটা এরকম কোনো কিছু না জান্নাত ফ্লেক্সি না ইজি না কষ্ট করতে হবে নবিসুল্লাহ আসলাম বলেছেন হজিবাতিল জান্নাত বিল মাকারে এই কষ্টটার ভিতরে জান্নাত লুকাইত তাহলে নজরে হেফাজত করব কষ্ট হবে না এটা নয় বরং কষ্ট হবে এরপরও করতে হবে কেন কি জন্য বলেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পারবো না ইনশাল্লাহ এরপরও নজর পড়ে যাবে এরপরও নজর পড়ে যাবে নবী আলী রদিল্লাহ বলেন অসুবিধা নাই নজর পড়ে গেলে দ্বিতীয়টা দিও না প্রথমটা মাফ দ্বিতীয়টা দিও না প্রথমটা মাফ কে বলেছেন বলেন তো সহজ পদ্ধতি আর আছে রহমতুল্লাহর কাছে এক লোক চিঠি হজরত ক্যা করো আদমি হ্যায় নজর তো পড় জাতি হ্যায় তখন তিনি উত্তর লিখলেন ঠিক হ্যায় ভাই নজর পড়না গুণা নেই হ্যায় নজর দেনা গুণা হ্যায় যে নজর পড়া গুণা না নজর দেওয়া গুণা কারণ ওই লোকটা বললো যে হজরত পড়ানে মে আর দেনে মে ক্যা ফরক হয় নজর পড়ার নজর দেওয়ার মধ্যে কি পার্থক্য তখন তিনি বললেন যে ভাই দুই শুরুতে নজর দেওয়া হয় নজর পড়ে যাওয়ার পরে যদি তুমি মজা নিতে থাকো তাকিয়ে রয়েছ তাহলে এটা হলো তুমি নজর দিয়েছ আর আরেকটা হলে তুমি ইচ্ছাকৃতভাবে নজর দিয়েছ এই দুই শুরুতে হলো নজর দেওয়া আর নজর পড়ে যাওয়ার পরে যদি তুমি নজরটা ফিরিয়ে নাও তাহলে এটা নজর দেওয়া নয় নজর পড়া বলেন নজর পড়াতে কোন গুণা আছে বরং কিসে গুণা অনেকে বলে হুজুর কলেজ ভার্সিটিতে পড়ি সেখানে এমন যে সেখানে নজর হেফাজত করতে পারি না না আল্লাহবান্দা পারি না তা বলো বলা যাবে না এর অর্থ হলো আমি করি না আমি আমাকে জিজ্ঞেস করি আল্লাহ নবী আলাইসালাম কত সহজ পদ্ধতি বলে দিয়েছেন নজর পড়ে যাওয়া গুণা নয় নজর দেওয়া গুণা বলেন তো এই এই পলিসি ব্যবহার করে কোন পরিবেশে আমরা বাঁচতে পারবো না নজর হেফাজত থেকে এমন একটা পরিবেশ দেখান যে যেখান থেকে এই পলিসি ব্যবহার করে বাঁচতে পারবো না আপনি নিউ ইয়র্ক বলেন ব্যাংক বলেন স্কুল বলেন কলেজ বলেন আর গার্লস স্কুল বলেন আর মহিলা কলেজ বলেন এই নজর দেওয়া গুণা নজর পড়া গুণা নয় এ একটা পলিসি ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় নজর হেফাজত করতে পারবেন এরপরও যদি বলেন যে আমি পারি না তাহলে আমি বলবো যে আপনি পারতে চান না আপনি নজর হেফাজত করতে চান না এরপরে যদি বলেন যে হুজুর পড়ে যায় আমি আপনাকে বলবো যে আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন আসলে কি পড়ে যায় না দেয় যদি আপনার সুস্থ বিবেক এই কথা বলে যে আমি নজর দেই না আমার নজর পড়ে যায় তাহলে আমি আপনাকে পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি কবিরা গুণা তো দূরের কথা আপনার একটা সবিরা গুণা হচ্ছে না বরং এর পরিবর্তে আপনার স্বভাব হচ্ছে আর যদি বলেন যে আপনার বিবেক যদি বলে যে না আমি নজর দেই নজর আমার পড়ে না তাহলে এটাও ধরে নেন যে আপনি ধোকাবাজি করতেছেন অন্যের সাথে না নিজের সাথে আল্লাহ আমাদেরকে এই পলিসিটা তৈয়ার করার তৌফিক দান করুন পারবো তো ইনশাল্লাহ কটা কটা গেল নগদ চিকিৎসা কটা বললাম দুইটা তিন নম্বর তিন নম্বর হলো একটা নামাজের গুরুত্ব দিবেন বলেন কয়টা নামাজের কোন নামাজ বলতে পারবেন কেউ হ্যাঁ ফজরের নামাজ একটা নামাজে গুরুত্ব দিবেন যত বড় আসক্তি থাকুক না কেন এই নামাজের গুরুত্ব দেন ইনশাল্লাহ আপনি বের হতে পারবেন আপনি খুব দ্রুত বের হতে পারবেন এই এই নামাজের নাম হলো ফজরের নামাজ কি নামাজ বলেন ফজর নামাজ যদি আপনি গুরুত্ব দেন তাহলে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ইবলিসের ধোকা থেকে বাঁচা যায় ইবলিস ঘুমানোর সময় তিনটা গিট্টু মারে একটা মন্ত্র পড়ে আলাইকা নৌমন তবিলুন ফারকাত তবে তিনটা মন্ত্র পড়ে তিনটা ফু করে তিনটা ফু দেয় কোথায় জানেন এ জায়গায় আমাদের কোথায় গাড়ে আর কি করে জানেন গিট্টু মারে বলতে পারেন যে হুজুর গিট্টু তো দেখি না আরে যখন মনে করেন কত কিছু আমরা দেখি না এই যে যখন এই যে তরঙ্গ হয় এই আওয়াজ আমরা যে আমরা যে আওয়াজ করতেছি এটা কিন্তু একটা কি আছে ওয়েভ আছে তরঙ্গ আছে আপনি এটা বুঝেন না কিন্তু ওয়েভটা আপনি বুঝবেন কখন যদি আপনি প্রোগ্রামে ফেলেন কথার কথা আপনি অর্ডার সিটিতে ফেললেন অর্ডার সিটি প্রোগ্রামে আপনি এটাকে নিলেন তাহলে দেখাবে যে আপনার আওয়াজে কোনখানে কতটুকু ভয়েব আছে তো ঠিক তেমনিভাবে আপনি এখন বুঝতেছেন না ইবলিসের গিট্টু কিন্তু বুঝার মতো জায়গায় যখন যাবেন মানে আখেরাতে তখন বুঝবেন যে ইবলিস কি পরিমাণ মেরে আমাদের ঘাটটাকে জ্যাম করে দিয়ে আসছে একবার এটাকে যে এই পুরা ঢালাই করে দিছে ইবলিস তখন গিয়ে বোঝা যাবে ইবলিস কটা গিট্টু মারে তিনটা এক প্রত্যেকটা দেশে মন্ত্র পড়ে আলাইকে কেন মন তবিল এ মন্ত্র পড়ে নবীজ সাল্লাহ বলেন বান্দা যখন উঠে উঠে যে কোনো একটা জিকির করে ঘুমের দোয়া পড়লে তো আলহামদুলিল্লাহ শোনায় সোহাগা আর যদি ঘুমের দোয়া না পারে অন্তত শুধু আল্লাহ বলবেন কি বলবো আর একটু বলেন না এত কৃপণতা না করে বিসমিল্লা বলবো বিসমিল্লা বলবো আর একটু কৃপণতা ছেড়ে দেই তখন আলহামদুলিল্লাহ বলি আর একটু কৃপণতা ত্যাগ করে দুই একটা জিকির করে নে সোভায়নাল্লাহ বলি আস্তাফরুল্লাহ বলি এভাবে যদি সে দুই একটা জিকির করে নেয় কোনো জিকির করে নেয় একেবারে অলস টাইপের আমার মতো এজন্য শুধু সে আল্লাহ বলেছে কি বলেছে আল্লাহ বলেছে তাহলেও তার একটা গিট্টু খুলে যায় নবী সাল্লাহ বলেন তাহলে তার একটা গিট্টু এরপরে সে যদি অজু করে অজু করার সঙ্গে সঙ্গে আরেকটা গিট্টু খুলে যায় যখন সে নামাজে দাঁড়ায় সে আরেকটা গিট্টু খুলে যায় এরপর নবজির ভাষা শোনেন যদি সে এই কাজটা করতে না পারে তাহলে তার অন্তরটা অত্যন্ত খবিশ অবস্থায় অত্যন্ত নাপাক অবস্থায় এমন নাপাক এমন খবিশ এবার সে যেই গুণাতে আসক্ত সারা দিন সেই গুণার মধ্যে ব্যস্ত থাকবে কেবল ওই গুণাটাই করতে মনে চাইবে এমন একটা নাপাক অন্তর নিয়ে সে সকালবেলা উঠবে সারা দিন তার এই অবস্থা যাবে কেবলমাত্র তার ওই গুণার চিন্তা তার মাথার ভিতরে কিলবিল করবে আর যদি সেই কাজটা করে ফেলতে পারে তাহলে তার অত্যন্ত অত্যন্ত ফ্রেশ অবস্থা ফ্রেশ মাইন্ডে সে উঠবে তার সারাদিন ভালো ভালো চিন্তা তার মাথায় আসবে এবার সে মৌমাছি হয়ে যাবে আর যে ফজর নামাজ পড়বে না সে মাসি থেকে যাবে মাসি খাদ্য আহরণ করে থেকে বলেন ডাস্টবিন থেকে আর মৌমাসি খাদ্য আহরণ করে থেকে ফজরের নামাজ পড়লে তার চিন্তাটা মৌমাছি হয়ে যাবে আর ফজর নামাজ না পড়লে তার চিন্তার রাস্তাটা কোনখান থেকে আসবে মৌমাসির রাস্তা থেকে আরে মাসির রাস্তা থেকে আসবে মানে ডাস্টবিন থেকে আসবে গুনার চিন্তা তার অন্তরাস থাকবে পারবো তো ইনশাল্লাহ এই নগদ চিকিৎসাগুলো গ্রহণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন এবার আসেন বিশেষ করে কেউ যদি যৌনতার সঙ্গে সম্পৃক্ত গুণায় আসক্ত থাকে যেমন মাস্টারবেশন পণ দেখা এই এই গুণাগুলোর সাথে যদি কেউ আসক্ত থাকে এবং এটা মারাত্মক পর্যায়ে যদি হয় কুদৃষ্টির পর্যায়ে না মারাত্মক পর্যায়ে যদি হয় তাহলে তার জন্য আরেকটা চিকিৎসা জরুরি এই চিকিৎসাটা সে স্থায়ী চিকিৎসা হিসাবে যে চিকিৎসাগুলো আছে সেগুলো গ্রহণ করলেও এই চিকিৎসা লাগবে আর সেগুলো গ্রহণ না করলেও চিকিৎসা লাগবে ওই চিকিৎসার নাম হলো তাকে বিয়ে করতে হবে বলেন কি বিয়ে করতে হবে বলেন তারা কি করতে হবে বিয়ে না করে তাকে যত ওয়াজ করবেন কিছুদিন বেঁচে থাকতে পারবে একটু নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু পুরাপুরি বাইর হতে পারবে না কি করতে হবে বলেন বিয়ে করতে হবে বিয়ে না করে আপনি রোজার উপদেশ দেন রোজার উপদেশ দেন হ্যাঁ কিছুটা নিয়ন্ত্রণ হবে কিছুদিন বাঁচতে পারবে আপনি জিকিরের উপদেশ দেন হ্যাঁ জিকির উসিলায় কিছুদিন সে ঠিক থাকতে পারবে আপনি নেক মজলিস উপদেশ দেন নেক মজলিস মজলিস উসিলায় সে কিছুদিন ঠিক থাকতে পারবে আরো অন্যান্য যেগুলো আছে সেগুলোর দ্বারা সে কিছুদিন ঠিক থাকতে পারবে কিন্তু পুরোপুরি বাইরে হইতে পারবে না পুরোপুরি বাইরে হইতে হলে তাকে বিয়ে করাইতে হবে বলেন কি করাইতে হবে নবীজি সাল্লাহ ইসলাম এটাই বলেছেন যে বিয়ে করাও ফাইন্নাহ আগাবদুলিল বাসারি ও আহসানুল ফারাজি বিয়ে করলেই তোমার কুদৃষ্টি থেকে বাঁচতে পারবা বিয়ে করলেই তুমি যৌনতার সাথে সম্পৃক্ত গুণাগুলো থেকে বাঁচতে পারবা এর বিকল্প কিন্তু নাই ওয়াজ টোয়াজ দিয়ে তাকে কাজ হবে না ওয়াজ কাজ হবে না তা বলি নাই কিছুদিন হবে সাময়িক কাজ হবে কিন্তু স্থায়ী কাজ হবে না এখন আমি বলতে পারি যে হুজুর আমি বিয়ে করলেও তো এগুলোতে অভ্যস্ত যদি কোনো ব্যক্তি বিয়ে করার পরও এগুলোতে অভ্যস্ত থাকে এর অর্থ হলো সে তার স্ত্রীকে সময় দেয় না বুঝুন নাই মনে হয় কথা এর অর্থ হলো তার স্ত্রীকে সে কি দেয় না তার সমাজে ফেসবুকে তার সমাজে ইউটিউবে তার সমাজে গুগলে এর অর্থ হলো এবার বলেন তো কোনো ব্যক্তি ওষুধ এনে বাসায় রেখে দিচ্ছে শোকেজে রেখে দিচ্ছে বরন্ত তার ওই ওষুধ কি কোনো কাজে আসবে স্ত্রী হলো আমার যৌনতার সাথে সম্পৃক্ত সকল গুণার প্রতিষেধক স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী আল্লাহ তালা হালাল করেছেন বৈধভাবে একজন একজনের মাধ্যমে আমরা চাহিদা পূরণ করা এবং নবী সাল্লাহ ইসলাম স্ত্রীদেরকে বলে দিয়েছেন খবরদার স্বামী যখন চায় তখনই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে স্বামী যখন চায় তখন ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কখনো তুমি নিষেধ করতে পারবে না কেন নিষেধ করতে পারবে না যদি তুমি নিষেধ করো তাহলে ফেরেস তারা তোমার উপর লায়নত করবে বলতে পারেন যে রসুল সাল্লাহ ইসলাম পুরুষদের ব্যাপারে কেন এরকম বলেন নাই আর পুরুষদের পুরুষদের ব্যাপারে বললেও লাভ হবে কি বলেন না চিন্তা করে দেখেন না পুরুষদেরকে যদি বলা হয় তাহলে পুরুষদের ব্যাপারে বললে কি কোনো লাভ আছে কারণ পুরুষরা এগুলো করতে হলে তো একটা পর্যায় লাগে নাকি আর স্ত্রীদের জন্য এগুলো কিছু লাগে নাকি তো স্ত্রীরা যে কোনোভাবে স্বামীর চাহিদা পূরণ করে দিতে পারে কিন্তু পুরুষ যে কোনোভাবে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না এই জন্য নবী সাল্লাম পুরুষদেরকে এত বড় ধমক দেন নাই কারণ শরীয়তের মূলনীতি হলো যার যেটা পারবে সেটাই তাকে বলা হয় যেটা পারবে না তাকে সেটা বলা হয় না পুরুষটা যেহেতু এটা পারবে না এই জন্য পুরুষদেরকে বলা হয় নাই এবার দেখেন পুরুষদেরকে কি বলা হয়েছে পুরুষদেরকে বলা হয়েছে যে স্ত্রীর সাথে তাদের সাথে রোমান্টিক কথা বলো মনে রাখবেন রোমান্টিক কথা বললেই তারা রেডি হয় অন্যথায় তারা আপনাকে শরীর দিবে দিল দিবে না মেয়েদের কিন্তু শরীরের চাহিদা কম অন্তরের চাহিদা বেশি পুরুষদের শরীরের চাহিদা বেশি অন্তরের চাহিদা কম আল্লাহ সৃষ্টিগতভাবে এভাবেই তৈরি করেছেন আমার আর আপনার কিছু করার নাই আল্লাহ সৃষ্টিগতভাবেই এমনটা করেছেন আপনি মেয়েদেরকে একটু বেড়ানোর জন্য নিয়ে যান একটু ঘুরানোর জন্য নিয়ে যান একটু সুন্দর সুন্দর দুই চার পাঁচটা কথা বলেন একটু প্রেমময় কথা বলেন একটু দুই একটা মেসেজ লাভ এরকম পাঠিয়ে দেন দেখবেন যে তারা খুশি হয়ে যাচ্ছে এবার আপনি তাকে যা ইচ্ছা তাকে দিয়ে আপনি তা করাইতে পারবেন তাদের মনের মনের ইয়েটা বেশি মনের চাহিদাটা বেশি তারা কটু কথা রুক্ষ কথা এগুলো তারা পুরুষটা যে পরিমাণ সহ্য করতে পারে মেয়েরা সেটা পারে না এজন্য নবী সাল্লাহ ইসলাম পুরুষদেরকে এটা মেয়েদেরকে এটা বলেন নাই যে ওয়াস্তাও সাউবির রিজা আলী খাইরা ওয়াস্তাও সিনাবির রিজা আলী খাইরা যে তোমরা পুরুষদের সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলো আল্লাহ পুরুষদেরকে বলেন নাই মেয়েদের জন্য যেটা পারবে আল্লাহ মেয়েদেরকে সেটা বলেছেন যে পুরুষ ডাকলে তোমরা রেডি থাকিও আর মহিল পুরুষরা যেটা পারবে আল্লাহ পুরুষদেরকে সেটা নির্দেশ দিয়েছেন খাইরা যে মেয়েদের সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলিও তোমরা এটা তো পারবা যে যেটা পারবে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সেটা বন্টন করে দিয়েছেন এরপরে এই দুটা জনের যদি তা থাকে পুরুষদের রোমান্টিক কথা মেয়েরা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে এই দুটা জিনিস যদি থাকে তাহলে ওই পুরুষ কখনো কোনো যৌনতার সাথে সম্পৃক্ত গুণায় আসক্ত হবে না ওই মেয়ে কখনো পরকে আসক্ত অথবা যৌনতার সাথে সম্পৃক্ত কোনা গুণাতে আসক্ত হবে না অধিকাংশ মেয়ে পরকিয়া করে স্বামীর কাছে আদর না পাওয়ার কারণে অধিকাংশ পুরুষ পর পরকিয়া করে এক লক্ষ জনে ন একবারে আপনার নিরানব্বই পার্সেন্ট পুরুষ পরকিয়া করে আপনার স্ত্রীর কাছে তার শরীরের চাহিদা পূরণ করতে না পারার কারণে আর নিরানব্বই পার্সেন্ট মেয়ে পরকিয়া করে স্বামীর কাছে সুন্দর কথা না পাওয়ার কারণে কথা ঠিক কিনা বলেন বলেন তো যদি এই জিনিসটা যদি একজনের কাছ থেকে একজন পেয়ে যায় তাহলে যৌনতার সাথে সম্পৃক্ত গুণাগুলোতে পুরুষ বলেন আর মহিলা বলেন আসক্ত থাকার কোনো দরকার হবে তাহলে এটা একটা বড় চিকিৎসা এখন বলতে পারেন যে হুজুর বাবা মা তো বিয়ে করে না তো বাবা মা বিয়ে কর না করলে কি করেন বাবা মা বিয়ে না করানো এটা বাবা মায়ের অপরাধ মনে রাখতে হবে বাবা মা যদি থাকেন এখানে বলে করে বুঝেন যদি মেয়ে বিয়ের উপযুক্ত হয় ছেলে বিয়ের উপযুক্ত হয় আপনি যদি বিয়ে না করেন এটা কার অপরাধ বলেন বাবা মায়ের অপরাধ কারণ নবী সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন নবী সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে যদি তুমি তোমার উপযুক্ত ছেলে মেয়েকে বিয়ে না করাও এরপরে যদি সে কোনো অপরাধ করে কোনো গুণা করে পণ দেখে মাস্টারবেশন করে পর মেয়ের সাথে কথা বলে ডেটিং করে সেটিং করে আরো যা আছে তা করে তাহলে যত গুণা করবে যতবার পর মেয়েটাকে টাচ করবে যতক্ষণ সে ওই খারাপ জিনিসগুলো করবে ততক্ষণের গুণা সে পাওয়ার পাশাপাশি তুমি বাবা তুমি মা তোমার কান্দেও আসবে কে বলেছেন এটা বলেন বলেন না কে বলেছেন রসুল্লাহ সাল্লাম তাহলে পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াক এরপরে বিয়ে করা মহে চিন্তা করবেন না এ চিন্তা করা যাবে না বরং আল্লাহ তালা বলেছেন যে বিয়ে করলে আল্লাহ পায়ে দাঁড় করাই দিবেন আল্লাহ বলেছেন বিয়ে করলে পায়ে দাঁড় করিয়ে দিবেন আর আমরা গলত চিন্তা করি আগে বিয়ে করুক তারপর আগে পায়ে দাঁড়াক তারপর বিয়ে করুক এজন্য বিয়ে করে না আচ্ছা এবার যুবকদেরকে বলি অভিভাবকদেরকে বলা শেষ এবার যুবকদেরকে বলি বাবা মা বিয়ে করে না এই জন্য গোপনে গোপনে প্রেম করেন কেন গোপনে গোপনে প্রেম করেন কেন গোপনে গোপনে বিয়ে করতে পারেন না বুঝলেন নাই আরে প্রেম তো হারাম প্রেম হারাম না প্রেম ধরা খেলে নিজের ইজ্জত যায় বাবা মায়ের ইজ্জত যায় পরিবারের ইজ্জত যায় গোপনে গোপনে যদি একটা মেয়ে পছন্দ করে বিয়ে করেন প্রেম ছাড়া বলেন তো এটাকে হারাম নাকি এটা হালাল কাজ তাই বলে কি আপনি বাবা মায়ের নাফরমানি করবেন বাবা মায়ের নাফরমানি করার গুণা আপন জায়গাতে ওই গুণাটা হবে বিয়ে হালাল হয়ে যাবে বিয়েটা হালাল হয়ে যাবে কিন্তু বাবা মায়ের নাফরমানি গুণা ওই জায়গাতে তাহলে তাহলে করণীয় কি করণীয় হলো সমন্বয় করবেন বাবা মাকে বলবেন আমার বিয়ে দরকার বলতে পারেন যে হুজুর এটা তো সরম লাগে কেন কবিরা গুণের চাইতে এই সরমটা কি বড় হয়ে গেল দিনের পর দিন একটা গুণা অভ্যস্ত থাকার চাইতে গিয়ে সরমটা বড় হয়ে গেল আপনি যদি দিনের পর দিনে অভ্যস্ত থাকেন তাহলে আপনি বাবা মাকে বলবেন যদি বলতে পারেন বলেন যে হুজুর বলতে তো পারি না আরে আপনার কি মামা নাই সাসা নাই যাদের সাথে ফ্রি সম্পর্ক আছে তাদেরকে বলবেন যে চাষা বাবাকে বলেন না বিয়ে করাই দিতে আমার দরকার মামাকে বলবেন মামা বলেন না আব্বুকে বিয়ে করাই দিতে এরকম কেউ নাই যে আপনি আপনার বাবার কাছে আপনার কথাগুলো পৌঁছাতে পারবে এরকম কেউ কি নাই আপনার মায়ের কাছে যদি আপনার কথা পৌঁছাতে পারবে এরকম কেউ নাই যদি মোটো না থাকে সব রাস্তা বন্ধ বাবা মাকেও বলেছেন আপনি কোন রাস্তা খুঁজে পান নাই আপনার বিয়ে দরকার অন্যথা আপনি গুণা থেকে বেরোতে পারছেন না তাহলে আমি আপনাকে বলবো গোপনে গোপনে বিয়ে করেন তাহলে আমি আপনাকে বলবো কি গোপনে গোপনে বিয়ে করেন তবু আপনি হারাম থেকে বেঁচে থাকবেন কথাটা বুঝাতে পেরেছি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আবার কাবিন নামা করে যদি ধরা না করে যদি যদি সমস্যা পড়েন সেই দোষ কিন্তু আমার নাই ওটা কিন্তু আপনাদের ব্যাপার আমি শুধু শরীয়তেরটা বলছি এরপর আপনারা কিভাবে সেভে থাকবেন এটা আপনাদের বিষয় তো আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আনিল আলমিন যারা জি আমরা সকলে উঠে যাই দোয়া পরে উঠে যাই